মানবতা সমাধান Sir, is sufficient. God himself paid the price. And Jesus said, I am. I'm a non-vegetarian. 21st century will belong to vegetarians. This cause of death in the world. Whether or non-veg, if I prove that an apple is better than a mango, that doesn't mean mango is prohibited. I have some problems with this. Man has become an animal. He's more like a lawyer than like a scientist. Quran is incomplete. There's a misconception. Neither a single verse which is against establishment. And I challenge Dr. William Campbell. It's a different situation. I will not tempt God. That apologize if I've hurt the feelings of any Christians. It was just a reply to Dr. William Campbell's book. brother has asked a very complicated question. The answer is very clear. Major minor religion, fraud is prohibited. Ask me a direct question, I'll be too willing to give you a reply. Is milk veg or non-veg? If this was not done, life on the earth would have ceased to exist. Then could you please prove it authentically? The word Trinity doesn't exist. एक सीधी सी बात है Smoking is prohibited. That's final. I hope I have answered properly. It's illogical and unsound. That does not mean Quran is wrong. It has really moved me. আজকের অনুষ্ঠান শুরুর আগে আমি প্রথমেই উপস্থিত বক্তাদের শ্রদ্ধা জানাচ্ছি উপস্থিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সবার উপর শান্তি বর্ষিত হোক আজকের এই সন্ধ্যায় আমি ডক্টর মোহাম্মদ নায়েক এই অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করছি ডিসকভার ইসলাম এডুকেশনাল ট্রাস্ট এবং আর্ট অব লিভিং ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি ব্যাঙ্গালোরে এই প্যালেস গ্রাউন্ডে উপস্থিত সকল শ্রোতাকে আরও অভিনন্দন জানাচ্ছি তাদের যারা পৃথিবীর বিভিন্ন স্থানে টেলিভিশনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন ঈশ্বর অনেকের কাছেই একটি প্রহেলিকা একটি রহস্য ঈশ্বর অনেকের কাছেই বোধের অতীত একটি ধারণা মাত্র আজকের এই আলোচনার মাধ্যমে আমরা ঈশ্বরকে বোঝার চেষ্টা করব আর ইন্ডিয়ান মানুষের পাশাপাশি পৃথিবীর সব মানুষেরই এই ধারণা পরিষ্কার থাকা উচিত আজ আমাদের সাথে আছেন দুজন বিখ্যাত বক্তা যারা ধর্মের উপর বক্তৃতা দিয়ে থাকেন পুরো পৃথিবী জুড়েই ছড়িয়ে আছে তাদের লক্ষ লক্ষ ভক্ত শ্রোতা শ্রী শ্রী রবিশঙ্করজি এবং ডক্টর জাকির নায়ক তারা দুজনেই আজ আমাদের জানাবেন আর বোঝাবেন ঈশ্বরের ধারণা হিন্দু ধর্ম আর ইসলামে ঈশ্বরের সংজ্ঞা পবিত্র ধর্মগ্রন্থগুলির আলোকে ঈশ্বর বলতে কি বুঝি আমরা প্রথমে ঠিক করা হয়েছিল যে বক্তারা দুজনেই পঞ্চাশ মিনিট করে তাদের বক্তৃতা দেবেন তবে আজ বিকেলে আমরা শ্রী শ্রী রবিশঙ্করজির অনুরোধে অনুষ্ঠানে কিছুটা পরিবর্তন এনেছি আর তাই শ্রী শ্রী রবিশঙ্করজির বদলে প্রথমেই আসছেন ডক্টর জাকির নায়েক প্রথম পঞ্চাশ মিনিট বলার জন্য আর তার পরপরই শ্রী শ্রী রবিশঙ্করজি বক্তৃতা দেবেন ষাট মিনিট আর তারপর ডক্টর জাকির নায়ক আবার আসবেন আর তিনি দশ মিনিট ধরে শ্রী শ্রী রবিশঙ্করজি বিভিন্ন কথার উত্তর দেবেন বক্তৃতা শেষ হবার পর শুরু হবে আরও উপভোগ্য অংশ উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব যেখানে সাংবাদিক এবং শ্রোতারা আজকের বিষয়বস্তুর উপর বিভিন্ন রকম প্রশ্ন করবেন আর আমাদের বক্তারা তার সেই সব প্রশ্নের উত্তর দেবেন আমি আরও পরিচয় করিয়ে দিচ্ছি মিস্টার বিনোদ মেননকে আমার ডান পাশে এবং ডক্টর সোয়েব সাইয়াদকে ডক্টর জাকিরের পাশে আমাদের বক্তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখানে তাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য পিস টিভি এভাবেই নিজেকে মানবজাতির সমস্যার সমাধানে নিয়োজিত রেখেছে এটি চব্বিশ ঘন্টার আধ্যাত্মিক বিনোদনমূলক আন্তর্জাতিক satellite TV channel peace TV বিনামূল্যে ইংলিশ ও উর্দুতে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে থাকে সর্বাধুনিক মিডিয়া প্রযুক্তির পাশাপাশি সৃজনশীলতা গবেষণা প্রোগ্রাম সফটওয়্যার এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পুরো মানবজাতির সামনে সত্য ন্যায় বিচার সততা সামঞ্জস্যর জ্ঞানের কথা পিস টিভি প্রচার করছে আমি পিস টিভির কর্মকর্তাদের প্রশ্ন করেছিলাম যে কেন তারা শান্তির পেছনে ছুটছে তারা উত্তরে বলেছিল বিশ্বের এই শান্তিকে অনেক অত্যাচারী শাসকই বিভিন্ন সময়ে চরম অবহেলা করেছে মানুষের জীবনে আসলেই কোনো শান্তি নেই বিনোদন ব্যবস্থার বিভিন্ন মাধ্যম যে শান্তির কথা বলে সেটা দিতে পারে না আর নিষ্ঠুর বাস্তবতা মানুষকে করেছে আরো ভীত কামুক হিংস্র আর লোভী ঈশ্বরে বিশ্বাস থেকে পালিয়ে বেড়ানো মানুষের নৈতিকতা আর মূল্যবোধে এনেছে অবক্ষয় জ্ঞান ও বিচক্ষণতার সাথে ঈশ্বর ধর্ম বা জীবন দর্শনের আলোচনা জনপ্রিয় কোনো চ্যানেলেই প্রচার করা হয় না এদিকে দিগ্ভ্রান্ত গোড়া গুটি কয়েক মানুষের ধ্বংসাত্মক কাজকে মিডিয়ায় তুলে ধরা হচ্ছে আর এজন্যেই তারা এই টিভি চ্যানেলটি চালু করেছেন এখন আমি অনুরোধ করব ডক্টর সোয়েব সাইয়াদকে শ্রোতাদের সাথে ডক্টর জাকির নায়ককে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাত আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর জাকির আব্দুল করিম নায়কের সাথে president Islamic research foundation Mumbai তিনি একজন ডক্টর এবং তিনি ইসলাম ও অন্যান্য ধর্মের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা তিনি সুচিন্তিত মতামত আর অকাট্য যুক্তি দিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পাশাপাশি বিভিন্ন ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে থাকেন গত দশ বছরে দুই সাল পর্যন্ত তিনি পুরো পৃথিবী জুড়ে সব মিলিয়ে এক হাজারের বেশি বক্তৃতা দিয়েছেন তার বিভিন্ন আলোচনা অনুষ্ঠান সম্প্রচারিত হয় একশো পঞ্চাশটিরও বেশি দেশে তার সাক্ষাৎকার প্রচারিত হয় টিভি রেডিও আর প্রেসে এগুলো ছাড়াও তিনি ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর বেশ কিছু বই লিখেছেন ভাই ও বোনেরা এখন আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির নায়ক الحمد للہ وسلاۃ وسلام علی رسول اللہ وعلی اجمعین اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم کل یا اہل الكتاب تعالوا الى سواء بیننا بینکم اللہ نعبد الا ولا ولا نشرک به شیئا يتخذ بعضنا بعضا اربابا من دون الله فقولوا مسلمون رب اشرح لي صدري কাউলি আমার শ্রদ্ধেয় শ্রী শ্রী রবিশঙ্কর আমার গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা সবাইকে স্বাগত জানাই ইসলামী নিয়মে আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ বারাকাতুহু আপনাদের সবার উপর সর্বশক্তিমান আল্লাহর শান্তি দয়া আর অনুগ্রহ বর্ষিত হোক আজকের সন্ধ্যার আলোচনার বিষয় হল এই অনুষ্ঠানের বিষয় হল ধর্মগ্রন্থগুলির আলোকে হিন্দু ধর্ম এবং ইসলামে ঈশ্বরের ধারণাকে ব্যাখ্যা করা আমি আমার কথার শুরুতে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম পবিত্র কোরআনে সুরা আল ইমরানের চৌষট্টি নামের আয়াতে উল্লেখ আছে যে কুল ইয়াহিল কিতাব পলহে কিতাবের অনুসারীগণ সেই কথাই এসো যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ না উদা ইল্লাল্লাহ যে আমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করি না কোন কিছুকে তাহার সহিত শরিক করি না আমরা কেহ কাহাকেও আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না যদি তারা অমান্য করে ফাকুল তোমরা সাক্ষী থাকো বিয়ান্না মুসলিম আমরা মুসলমানরা আল্লাহর কাছে আমাদের ইচ্ছাকে সমর্পণ করি পবিত্র কোরআনের এই আয়াত যদিও বলছে আহলে কিতাবের কথা ইহুদি ও খ্রিস্টানেরা এটা দিয়ে আসলে বিভিন্ন ধরনের মানুষকে বোঝানো হয়েছে সেই কথা এসো যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করি না ওলা নুশ্রিকা বিহিসাইয়াও কোনো কিছুতে তাহার শরিক করি না এটা কোনোভাবেই ঠিক হবে না যদি আপনি কোনো ধর্মকে অথবা অন্য কোনো ধর্মে ঈশ্বরকে বুঝতে চান সেই ধর্মের অনুসারীদের দেখে কারণ প্রায় দেখা যায় যে সেই ধর্মের অনুসারীরা তারাই হয়তো তাদের ধর্ম সম্পর্কে কিছুই জানে না অথবা তাদের ঈশ্বর সম্পর্কেও জানে না এটাও ঠিক হবে না যদি আপনি সেই ধর্মের অনুসারীদের রীতিনীতি আচার অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন কারণ অনেক রীতিনীতি আচার অনুষ্ঠানই সেই ধর্মের অংশ নাও হতে পারে আর তাই আপনি যদি কোনো ধর্ম সম্পর্কে জানতে চান অথবা সেই ধর্মে ঈশ্বর সম্পর্কে জানতে চান তাহলে দেখুন সেই ধর্মের পবিত্র গ্রন্থগুলিতে ধর্ম সম্পর্কে অথবা সেই ধর্মে ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে ধর্মগ্রন্থগুলির আলোকে হিন্দু ধর্ম এবং ইসলামে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করার আগে আসুন বোঝার চেষ্টা করি হিন্দুইজম এবং ইসলাম এই দুটি শব্দ দিয়ে কি বোঝায় হিন্দু শব্দটার একটি ভৌগোলিক বিশেষত্ব রয়েছে এবং এই শব্দটা দিয়ে বোঝানো হয়েছে তাদের যারা সিন্ধু নদের ওপারে বাস করে অথবা যে মানুষগুলো সিন্ধু নদের অববাহিকায় বসবাস করে বেশিরভাগ ঐতিহাসিকরাই বলেন যে এই হিন্দু শব্দটা প্রথমবার ব্যবহার করেছিল আরবরা কেউ কেউ বলেন যে শব্দটা প্রথম ব্যবহার করেছিল পার্সিয়ানরা যারা ইন্ডিয়ায় এসেছিল হিমালয়ের উত্তর পশ্চিম দিক থেকে এনসাইক্লোপিডিয়া অব রিলিজিয়ান অ্যান্ড এথিক্সের ছয় নম্বর ভলিউমের ছয়শো নিরানব্বই নম্বর রেফারেন্স অনুযায়ী মুসলমানরা ইন্ডিয়ায় আসার আগে হিন্দু শব্দটা ইন্ডিয়ার কোনো সাহিত্যে কখনোই ব্যবহার করা হয়নি আর পণ্ডিত জওহরলাল নেহরুর মতে তিনি তার বই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়াতে লিখেছেন চুয়াত্তর এবং পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় যে এই হিন্দু শব্দটা প্রথমবার ব্যবহার করা হয়েছিল অষ্টম শতাব্দীতে তান্ত্রিকদের বোঝানোর জন্য আর এই শব্দটা দিয়ে বোঝানো হতো একদল মানুষকে কোনো ধর্মকে বোঝানো হতো না ধর্মের সাথে এই শব্দটা অনেক পরে যোগ হয়েছে সে কথাই বলেছেন পণ্ডিত জওহরলাল নেহরু হিন্দুইজম শব্দটা এসেছে হিন্দু শব্দ থেকে আর এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল ইংরেজ লেখকরা সেই উনিশ শতকে তারা ইন্ডিয়ার অধিবাসীদের ধর্মবিশ্বাসকে বোঝাতে এই শব্দটা ব্যবহার করেছিল নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার বিশ নম্বর ভলিউমের পাঁচশো একাশি নম্বর রেফারেন্স অনুযায়ী হিন্দুইজম শব্দটা প্রথম ব্যবহার করেছিল ব্রিটিশ লেখকরা আর সেটা আঠারোশো সালে ইন্ডিয়ার অধিবাসীদের ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য যারা খ্রিস্টান হয়েছে তারা বাদে আর ঠিক এই কারণেই বেশিরভাগ হিন্দু পণ্ডিতরা বলেন যে হিন্দুইজম শব্দটা আসলে সঠিক নয় সঠিক শব্দটা হবে সনাতন ধর্ম চিরস্থায়ী ধর্ম অথবা বেদিক ধর্ম অর্থাৎ বেদের ধর্ম স্বামী বিবেকানন্দের মতে হিন্দুইজম শব্দটা আসলে সঠিক নয় সঠিক শব্দটা হবে বেদান্তবাদী অর্থাৎ বেদের অনুসারী আসুন এবার বোঝার চেষ্টা করি ইসলাম শব্দটা দিয়ে কি বোঝায় ইসলাম শব্দটার উৎপত্তি হয়েছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এই শব্দটা আবার এসেছে আরবি শব্দ সিন থেকে যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া এক কথায় ইসলাম অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা আর এই ইসলাম শব্দটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এবং সহি হাদিসেও যেমন উল্লেখ আছে পবিত্র কোরআনের সুরা আল ইমরানের ১৯ নম্বর আয়াতে এবং সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে সর্বশক্তিমান আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করে সেই হলো সত্যিকার মুসলিম আর এই মুসলিম শব্দটাও কোরআনের বিভিন্ন জায়গায় আছে সহি হাদিসেও আছে যেমন উল্লেখ আছে সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে এবং সুরা ফসিলতের ৩৩ নম্বর আয়াতে আল্লাহর হুকুম মানার নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস টিভি বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় পরিষ্কার করতে হবে মনের ধূল তা না হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল শরীয়ত বিরোধী বহু কাজ আমি মোহাম্মদ হাশেম মাদানি চোখ ও জীবের আপদ থেকে বাঁচতে চান তাহলে দেখুন চোখ ও জীবের কুফল শুধু পিস টিভি বাংলায় চোখ ও জীবের কুফল প্রতি সোমবার বুধবার ও শনিবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের আনাস রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ বলেছেন বিপদ নেমে আসার কারণে তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে সে যদি তা করতেই চায় তবে যেন বলে হে আল্লাহ আমাকে জীবিত রাখুন যে পর্যন্ত জীবন আমার পক্ষে কল্যাণকর হয় এবং আমাকে মৃত্যু দান করুন যখন মৃত্যু আমার পক্ষে কল্যাণকর হয় সহি বুখারি সপ্তম খণ্ড অসুস্থতা অধ্যায় হাদিস সংখ্যা পাঁচ হাজার ছশো একাত্তর একটা ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যে ধর্মটা পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে আর মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন এই ধর্মের প্রবর্তক সত্যি বলতে ইসলামের উৎপত্তি হয়েছে সৃষ্টির প্রথম লগ্নে যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছিল আর মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তন করেননি বরং তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী যাকে আল্লাহ পাঠিয়েছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আসুন দেখার চেষ্টা করি এই দুটি মহান ধর্মের পবিত্র গ্রন্থগুলি কি কি হিন্দু ধর্মে পবিত্র গ্রন্থগুলি প্রধানত দুই ভাগে বিভক্ত শ্রুতি এবং স্মৃতি শ্রুতি শব্দ সংস্কৃতি যার অর্থ যেটা উপলব্ধি করা হয়েছে যেটা বুঝে নেওয়া হয়েছে যেটা প্রকাশ করা হয়েছে আর শ্রুতি এই শ্রুতিগুলোকে বলা হয় ঈশ্বরের বাণী আর এগুলো স্মৃতির চেয়ে বেশি পবিত্র শ্রুতিকে আবারও দুই ভাগে ভাগ করা হয়েছে বেদ এবং উপনিষদ বেদ এই শব্দটা এসেছে সংস্কৃত শব্দ ভিদ থেকে যার অর্থ সর্বশ্রেষ্ঠ জ্ঞান যার আরও একটা অর্থ অর্থে পবিত্র জ্ঞান বেদ আবারও চার ভাগে বিভক্ত এটা হলো ঋগ্বেদ এটা হলো যজুবেদ এই হলো সামবেদ এবং এই হলো অথর্ববেদ সব মিলিয়ে চারটি বেদ তবে বেদগুলি কত পুরনো সেটা নিয়ে পণ্ডিতদের ভেতর মতভেদ আছে স্বামী দয়ানন্দ সরস্বতীর মতে যিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা তিনি বলেন যে বেদগুলি আসলে একশো কোটি বছর আগে লেখা হয়েছে তবে বেশিরভাগ হিন্দু পণ্ডিতরা বলেন যে বেদগুলি আনুমানিকভাবে চার হাজার বছরের পুরনো বেদগুলো কিভাবে পৃথিবীতে এসেছে সেটা নিয়েও মতভেদ আছে কোন ঋষির উপর প্রথম এই বেদগুলি অবতীর্ণ হয়েছিল সেটা নিয়েও পণ্ডিতদের ভেতর মতভেদ রয়েছে যদিও পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে যে বেদ কবে এসেছে কোন অংশ প্রথমে এসেছে কে প্রথম পেয়েছেন এইসব মতভেদগুলি থাকা সত্ত্বেও বেদগুলিকে বলা হয়ে থাকে হিন্দু ধর্মের যাবতীয় ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচাইতে পবিত্র হিন্দু ধর্মের যাবতীয় গ্রন্থগুলির মধ্যে সবচাইতে পবিত্র যদি অন্য কোনো হিন্দু ধর্মগ্রন্থের কথা বেদের সাথে না মেলে সেক্ষেত্রে বেদকেই মানা হবে এর পরের ধর্মগ্রন্থটি হল উপনিষদ এটি হলো উপনিষদ উপনিষদ শব্দটা এসেছে সংস্কৃত থেকে উপা অর্থাৎ কাছে নি অর্থ নিচে সদ অর্থ বসা অর্থাৎ কাছাকাছি নিচে বসা যখন ছাত্ররা গুরুর কাছে বসে জ্ঞান অর্জন করার চেষ্টা করে সেটাকে বলে উপনিষদ উপনিষদকে আরও বলা হয় জ্ঞান যা অজ্ঞতা দূর করে পৃথিবীতে দুইশোরও বেশি উপনিষদ আছে তবে হিন্দু ধর্মের সংখ্যাটা বলা হয় একশো আর হিন্দু ধর্মের পণ্ডিতরা কিছু উপনিষদকে বলেছেন প্রধান উপনিষদ রাধা কৃষ্ণন বেছে নিয়েছেন আঠারোটি উপনিষদ আর এই বই লিখেছেন প্রিন্সিপাল উপনিষদ এর পরবর্তী স্তরের হিন্দু ধর্মগ্রন্থ হল স্মৃতি স্মৃতি শব্দটার অর্থ মনে করা এর অর্থ স্মরণ শক্তি স্মৃতিগুলি শ্রুতির চাইতে কম পবিত্র এগুলো সর্বশক্তিমান স্রষ্টার বাণী নয় এগুলো লিখেছেন বিভিন্ন মনি ঋষিরা আর বিভিন্ন মানুষ এখানে আছে বিশ্বজগৎ সৃষ্টির রহস্য কিভাবে মানুষ জীবন ধারণ করবে ব্যক্তিগত ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষেত্রে সমষ্টিগত ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এটাকে আরও বলা হয়ে থাকে ধর্মশাস্ত্র শ্রুতির বিভিন্ন প্রকারভেদ রয়েছে যেমন রয়েছে পুরানা পুরানা অর্থ প্রাচীন মহর্ষি ব্যাসদেব তিনি পুরানা লিখেছেন সর্বমোট আঠারোটি খণ্ডে এটি হলো একটি পুরানা যার নাম ভবিষ্য পুরানা এরপর আরও আছে ইতিহাস মহাকাব্য মোট দুটো মহাকাব্য রামায়ণ আর মহাভারত রামায়ণে বলা হয়েছে বেশিরভাগ ইন্ডিয়ানি জানেন শ্রীরামচন্দ্রের জীবন কাহিনী আর মহাভারতে আছে আরেকটি কাহিনী রাজত্ব নিয়ে পাণ্ডব ও কৌরবদের মধ্যে যুদ্ধ এখানে আরও বলা হয়েছে শ্রীকৃষ্ণের কাহিনী এই হলো দুটি মহাকাব্য এরপর রয়েছে ভগবত গীতা ভগবত গীতা মহাভারতেরই একটি অংশ এর মোট আঠারোটি পর্ব নিয়ে বিশ্ব পর্ব থেকে ২৫ নম্বর অধ্যায় থেকে বিয়াল্লিশ অধ্যায় পর্যন্ত ভগবদ গীতা হলো অর্জুনের উদ্দেশ্যে যুদ্ধের সময় কৃষ্ণের উপদেশ ভগবদ গীতা হলো সবচেয়ে জনপ্রিয় আর হিন্দু ধর্মের যাবতীয় গ্রন্থগুলির মধ্যে এটাই সবচেয়ে বেশি পড়া হয় এছাড়াও রয়েছে মনুশ্রুতি এবং আরও অনেক এগুলি হলো খুব অল্প কথায় হিন্দু ধর্মের যাবতীয় পবিত্র গ্রন্থগুলি কিন্তু সবচেয়ে পবিত্র সবচেয়ে খাঁটি যে গ্রন্থগুলি হলো বেদ যদি কোনো কিছু বেদের বিরুদ্ধে যায় আমরা বেদকেই মানব আসুন এবার আমরা ইসলামের ধর্মগ্রন্থগুলো নিয়ে আলোচনা করি এখানে সবচেয়ে পবিত্র ইসলামের ধর্মগ্রন্থগুলির মধ্যে সেটা হলো পবিত্র কোরআন পবিত্র কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব আল্লাহর সর্বশক্তিমান স্রষ্টার যা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর পবিত্র কোরণের সুরা রাহাদের আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে কিতাব প্রত্যেক যুগেই আমি কিতাব নাজিল করিয়াছি পৃথিবীতে সর্বশক্তিমান আল্লাহর বেশ কিছু আসমানি কিতাব নাজিল হয়েছে কোরআনে চারটি কিতাবের নাম উল্লেখ আছে তওরাত জবর ইঞ্জিল ও কোরআন এছাড়াও আরও কিতাব রয়েছে যেমন সুফে ইব্রাহিম তবে যেসব ধর্মগ্রন্থগুলি এসেছে সর্বশক্তিমান আল্লাহ যেসব কিতাব নাজিল করেছেন সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআনের আগে সেই কিতাবগুলি আসলে ছিল গুটি কয়েক মানুষের জন্য আর সেই কিতাবগুলির নির্দেশ মেনে চলার প্রয়োজন ছিল নির্দিষ্ট কিছু সময়ের জন্য তবে যেহেতু পবিত্র কোরআন আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব এই কিতাব শুধু মুসলমানদের জন্য নয় শুধু আরবদের জন্য নয় এই কিতাব সমগ্র মানবজাতির জন্য আল্লাহ পবিত্র কোরণে সুরা ইব্রাহিমের এক নম্বর আয়াতে বলেছেন যে আলিফ লাম র আমি এই কিতাব অবতীর্ণ করিয়াছি মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর যাতে তুমি মানব জাতিকে বাহির করিয়া আনিতে পারো অন্ধকার হইতে আলোকে শুধুমাত্র মুসলমান বা আরবরা নয় সমগ্র মানব জাতি পবিত্র কোরআনের সমগ্র মানব জাতির জন্য একথা বার বার বলা হয়েছে কোরআনের বিভিন্ন জায়গায় যেমন পবিত্র কোরআনে সুরা ইব্রাহিমের বান্ন নম্বর আয়াতে সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতে এবং সুরা আর জুমার একচল্লিশ নম্বর আয়াতে যে কোরআন নাজিল হইয়াছে সমগ্র মানব জাতির জন্য ইসলামের পরবর্তী ধর্মগ্রন্থ হলো সহি হাদিস আমাদের মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেসব কথা বলেছেন এবং যেসব কাজ করতেন অনেক হাদিস আছে তার মধ্যে একটি সহিয়াল বুখারি এছাড়াও রয়েছে সহি মুসলিম এই হাদিস আমাদের নবীজির কথা এবং কাজ হলো পবিত্র কোরআনের ধারা বিবরণী কোরণের সাহায্যকারী গ্রন্থ হাদিস কখনোই কোরআনের বিপক্ষে যাবে না এই হল সংক্ষেপে এই ধর্ম দুটির পবিত্র গ্রন্থগুলি এবার আমরা শুরু করব মূল আলোচনা পবিত্র গ্রন্থগুলির আলোকে হিন্দু ধর্ম এবং ইসলামে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে ধারণা ডাক্তার জাকির নায়েক কি বলেন অথবা শ্রী শ্রী রবিশঙ্কর কি বলেন অথবা অন্য মানুষেরা কি বলেন সেটা ইম্পর্টেন্ট নয় আমাদের দেখতে হবে পবিত্র ধর্মগ্রন্থগুলি কি বলছে এই দুই মহান ধর্মের ঈশ্বরের ধারণা সম্পর্কে যদি আমি কিছু একটা বলি অথবা শ্রী শ্রী রবিশঙ্কর কিছু বলেন অথবা অন্য কেউ কিছু বলেন যদি তা ধর্মগ্রন্থের সাথে মিলে যায় আমরা মেনে নেব যদি কোনো উদাহরণ দেই আর ধর্মগ্রন্থের সাথে মিলে যায় আমরা মেনে নেব যদি আমি কিছু বলি যেটা ধর্মগ্রন্থের সাথে মেলে না যদি কোনো উদাহরণ দেই ধর্মগ্রন্থের সাথে মেলে না আমরা সেটা বাদ দিয়ে দেব প্রথমেই আমরা হিন্দু ধর্মগ্রন্থের আলোকে সেই ধর্মে ঈশ্বরকে নিয়ে আলোচনা করব যদি কোনো সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন যে সে কতজন দেবতাকে বিশ্বাস করে কেউ বলবে তিনজন কেউ বলবে একশো জন কেউ বলবে হাজার জন আবার কেউ হয়তো বলবে ৩৩ কোটি ৩৩০ মিলিয়ন কিন্তু যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন যার হিন্দু ধর্ম সম্পর্কে ভালো ধারণা আছে তিনি আমাদের বলবেন যে হিন্দু ধর্ম অনুযায়ী আমাদের বিশ্বাস ও পূজা করা উচিত এক ঈশ্বরকে তবে একজন সাধারণ হিন্দু যে ধর্মমতে বিশ্বাস করে সেটি হল প্যান্থিজম সব কিছুই স্রষ্টা সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে গাছ হলো স্রষ্টা সূর্য হলো স্রষ্টা চাঁদও স্রষ্টা মানুষ জাতীয় স্রষ্টা এমনকি সাপও স্রষ্টা আর আমরা মুসলমানরা বলি সব কিছু হলো স্রষ্টার স্রষ্টা শব্দটার পরে একটি র আছে সবকিছুর মালিক স্রষ্টা গাছের মালিক স্রষ্টা সূর্যের মালিক স্রষ্টা চাঁদের মালিক স্রষ্টা মানব জাতির মালিক স্রষ্টা সাপের মালিকও স্রষ্টা তাহলে প্রধান পার্থক্যটা হলো একজন সাধারণ হিন্দু এবং সাধারণ মুসলমানের মধ্যে যে একজন হিন্দু বলবে সবকিছু স্রষ্টা আর মুসলমানরা বলবে সবকিছু স্রষ্টার স্রষ্টা শব্দটার পরে একটা র তাহলে প্রধান পার্থক্যটা হলো এই রক্ষরটি আমরা যদি এই রব খট্টার পার্থক্য দূর করতে পারি হিন্দু আর মুসলমানের মধ্যে আমরা এক হয়ে যাব আমরা সেটা কিভাবে করব কোরআনই বলছে সেই কথা এসো যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ আমরা অন্য কাহার ইবাদত করি না আল্লাহ ব্যতীত এবার আসুন বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থগুলির সেই ধর্ম সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে কি বলে ছান্দগী উপনিষদে উল্লেখ করা আছে ছয় নম্বর অধ্যায়ের দুই নম্বর পরিচ্ছেদের এক নম্বর অনুচ্ছেদ স্রষ্টা মাত্র একজনই দ্বিতীয় কেউ নেই এটা সংস্কৃত ভাষায় আছে আমি জানি যে এখানে বেদের উপর একজন পণ্ডিত ব্যক্তি উপস্থিত আছেন শ্রী শ্রী রবিশঙ্কর আমি এখানে একজন ছাত্র তাই যদি আমার সংস্কৃত উচ্চারণ খুব একটা শুদ্ধ না হয় তার জন্য আমি ক্ষমা চাচ্ছি উনি বেদের উপরে একজন পণ্ডিত আর আমি ইসলাম অন্যান্য ধর্মের একজন ছাত্র পাশাপাশি হিন্দু ধর্মগ্রন্থ ও বেদেরও একজন ছাত্র আমি শ্বেতাশ্বেতর উপনিষদে উল্লেখ আছে ছয় নম্বর অধ্যায়ের নয় নম্বর অনুচ্ছেদে যার অর্থ তার সর্বশক্তিমান ঈশ্বরের কোন বাবা মা নেই তার কোনো প্রভু নেই সর্বশক্তিমান ঈশ্বরের কোনো বাবা নেই তার কোনো মা নেই তার চেয়ে বড় কেউ নেই প্রতিমূর্তি নেই প্রতিকৃতি নেই রূপক নেই ফটোগ্রাফ নেই তার কোনো ভাস্কর্য নেই কোন মূর্তি নেই শ্বেতাশ্বেতার উপনিষদে উল্লেখ আছে চার নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বরকে কেউ দেখতে পায় না আর এছাড়াও রয়েছে ভগবত গীতার সাত নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদে সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা তারা অপদেবতার উপাসনা করে তাহলে এটার অর্থ দাঁড়ায় যেসব মানুষের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা তারাই মূর্তি পূজা করে আর এই উদ্ধৃতিটা শ্রী শ্রী রবিশঙ্করও দিয়েছেন তার বই হিদনুজ্জামান ইসলাম দ্য কমন থ্রেড অধ্যায়ের নাম নট ওয়ার্শিপিং আর্ডল গডস তিন নম্বর পৃষ্ঠায় তিনি উদ্ধৃতি দিয়েছেন তবে রেফারেন্স দেননি রেফারেন্সটা হলো ভগবদ গীতা সাত নম্বর অধ্যায়ে বিশ নম্বর অনুচ্ছেদ এছাড়াও ভগবদ গীতার দশ নম্বর অধ্যায়ে তিন নম্বর অনুচ্ছেদে আছে যে লোকে জানে আমি কখনো জন্মাইনি কখনো উদ্ভূত হয়নি এই বিশ্ব জগতের সর্বময় প্রভু কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank quadrant code আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one H short code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two LO YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা মানবতা সমাধান তিনি উদ্ধৃতি দিয়েছেন তবে রেফারেন্স দেননি রেফারেন্সটা হলো ভগবদ গীতার সাত নম্বর অধ্যায় বিশ নম্বর অনুচ্ছেদ এছাড়াও ভগবদ গীতার দশ নম্বর অধ্যায়ে তিন নম্বর অনুচ্ছেদে আছে যে লোকে জানে আমি কখনো জন্মাইনি কখনো উদ্ভূত হয়নি এই বিশ্ব জগতের সর্বময় প্রভু হিন্দু ধর্মের যাবতীয় গ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র গ্রন্থ হল বেদ যজুবেদে উল্লেখ করা আছে বত্রিশ নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বরের কোন মূর্তি নেই প্রতিমা শব্দটার অর্থ প্রতিমূর্তি উপমা রূপক ফটো ভাস্কর্য মূর্তি যজুবেদে আরো উল্লেখ আছে চল্লিশ নম্বর অধ্যায়ের আট নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার ও পবিত্র যজুবেদের চল্লিশ নম্বর অধ্যায়ের নয় নম্বর অনুচ্ছেদে আছে আধ্যাত্ম অর্থ অন্ধকার প্রবিশান্তি অর্থ প্রবেশ করা আর আসাম্মতি অর্থ বিভিন্ন প্রাকৃতিক বস্তু যেমন আগুন পানি বাতাস তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পুজো করে যেমন আগুন পানি বাতাস এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা সাম্বতির পুজো করে সাম্বতি হলো মানুষের তৈরি বস্তু যেমন টেবিল চেয়ার ইত্যাদি কোথায় বলা হয়েছে যজুবেদের চল্লিশ নম্বর অধ্যায়ের নয় নম্বর অনুচ্ছেদে অথর্ববেদের বিশ নম্বর অধ্যায়ের আটান্ন নম্বর স্রোতের তিন নম্বর অনুচ্ছেদে আছে সৃষ্টিকর্তা সুমহান আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগ্বেদ এই ঋগ্বেদের মধ্যে এক নম্বর গ্রন্থের একশো চৌষট্টি নম্বর পরিচ্ছেদের ছিচল্লিশ নম্বর অনুচ্ছেদে আছে বিপ্রভুদা সত্য একটাই ঈশ্বর একজনই জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে ঈশ্বর একজনই তবে জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে আর একে একে তেত্রিশটি আলাদা নামে ঈশ্বরকে ডাকা হয়েছে শুধুমাত্র ঋগ্বেদে দুই নম্বর গ্রন্থের এক নম্বর অনুচ্ছেদে তার একটি হলো ব্রহ্মা ব্রহ্মা শব্দটার অর্থ সৃষ্টিকর্তা যদি আপনি সৃষ্টিকর্তা শব্দটা আরবি করেন সেটা হলো খালিক আমাদের মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ বলেন যে সর্বশক্তিমান ঈশ্বর হলেন খালিক অথবা সৃষ্টিকর্তা কিন্তু যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বরের চারটি মাথা আছে প্রত্যেক মাথায় একটি করে মুকুট আছে তাহলে ঈশ্বরের প্রতিমূর্তি বানাচ্ছেন মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি তাহলে শ্বেতাশ্বেতের উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন চার নম্বর অধ্যায়ের উনিশ নম্বর অনুচ্ছেদে আছে স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই আরো একটি নামে ডাকা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর ঋগ্বেদের দুই নম্বর গ্রন্থে এক নম্বর পরিচ্ছেদে তিন নম্বর অনুচ্ছেদে সেটা হল বিষ্ণু বিষ্ণু হলো সেই ঈশ্বর যিনি রক্ষাকারী যদি এই রক্ষাকারী শব্দটার আরবি করেন তাহলে কাছাকাছি শব্দ রব আমাদের মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ ঈশ্বরকে বলেন রব অথবা রক্ষাকারী কিন্তু কেউ যদি বলেন সর্বশক্তিমান ঈশ্বরের চারটি হাত আছে আর এভাবে প্রতিমূর্তি বানান তার হাতে একটি পদ্ম আর একটি সমুদ্রের উপর ঘুরে বেড়ান সাপের পিঠে চড়ে আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি যজুবেদের বিরুদ্ধে যাচ্ছেন বত্রিশ নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে আছে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই তার কোনো রূপক নেই কোন প্রতিকৃতি নেই কোন ছবি নেই কোন মূর্তি নেই ভাস্কর্য নেই এছাড়াও ঋগ্বেদে আট নম্বর গ্রন্থে এক নম্বর পরিচ্ছেদের এক নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে শুধুমাত্র তার উপাসনা করো এক ঈশ্বরের তাকেই বন্দনা করো ঋগ্বেদের ছয় নম্বর গ্রন্থে পঁয়তাল্লিশ নম্বর পরিচ্ছেদের ষোলো নম্বর অনুচ্ছেদে আছে শুধুমাত্র তার বন্দনা করো তার উপাসনা করো আর ব্রহ্মসূত্র সেখানে বলা হচ্ছে একম ব্রাহ্ম দেওতিয়া নাস্তে नहना नास्ते किंचन भगवान एक ही है दूसरा नहीं है नहीं है नहीं है जरा भी नहीं है ঈশ্বর মাত্র একজনই দ্বিতীয় কেউ নেই কেউ নেই কেউ নেই আর কখনো ছিলও না তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়েন সেই ধর্মগ্রন্থের আলোকে আপনারা হিন্দু ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন আসুন এবার বোঝার চেষ্টা করি ইসলাম ধর্মের ঈশ্বরকে ইসলাম ধর্মের ঈশ্বর সম্পর্কে যদি কেউ বলতে চায় তাহলে তাকে বলতে হবে সুরা এখলাসের এক থেকে চার নম্বর আয়াত কুল আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাহাকেও জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফওয়ান আহাদ তাহার সমতুল্য কেউ নাই এই চার লাইনের সংজ্ঞাটি আল্লাহ সুবাহ সর্বশক্তিমান ঈশ্বরের বলা হয়েছে কোরআনে যদি কোন লোক বলে যে সেই সর্বশক্তিমান ঈশ্বর যদি সে এই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় আমরা মুসলমানরা বিনা দ্বিধায় তাকে ঈশ্বর বলে মেনে নেব প্রথমটা হলো কুল কুলহ আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় স্রষ্টা মাত্র একজনই দ্বিতীয় কেউ নেই ছান্দক উপনিষদের ছয় নম্বর অধ্যায় দুই নম্বর পরিচ্ছেদে এক নম্বর অনুচ্ছেদে আছে দ্বিতীয়টা হলো আল্লাহ সামাদ আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন একই কথা আছে গীতা দশ নম্বর অধ্যায় তিন নম্বর অনুচ্ছেদে লোকে জানে আমি কখনো জন্মাইনি কখনো উদ্ভূত হইনি কোন রকম শুরু ছাড়াই এই বিশ্ব জগতে সর্বময় প্রভু তৃতীয়টা হলো লামিয়ালিদ ওয়ালামিউলাদ তিনি কাহাকেও জন্ম দেননি কখনো জন্ম নেননি একই কথা বলা আছে শ্বেতাশ্রত উপনিষদের ছয় নম্বর অধ্যায়ের নয় নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো বাবা মা নেই তার কোনো প্রভু নেই সর্বশক্তিমান ঈশ্বরের কোনো বাবা নেই তার কোনো মা নেই তার চেয়ে বড় কেউ নেই আর চতুর্থটি হলো ওয়ালামে আল্লাহ কুফান আহাদ তাহার সমতুল্য কেউ নেই শ্বেতাসূত্র উপনিষদে চার নম্বর অধ্যায়ের উনিশ নম্বর অনুচ্ছেদ যজুবেদের বত্রিশ নম্বর অধ্যায় তিন নম্বর সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমূর্তি নেই প্রতিকৃতি নেই তার রূপক নেই তার ছবি নেই তার মূর্তি নেই যদি কেউ বলে যে অমুক লোকটি ঈশ্বর যদি সেই লোক কোরআনের এই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় হিন্দু ধর্ম গ্রন্থগুলির সাথে সেই লোককে ঈশ্বর বলে মেনে নিতে আমার কোনো আপত্তি থাকবে না উদাহরণস্বরূপ অনেক লোক আছেন যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানেন একবার এক প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু ভাই আমাকে বলেছিল যে ভাই জাকির আমরা হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানি না আমি উত্তরে বলেছিলাম আমি কখনোই বলি না হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানেন আমি হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়েছি ওই গ্রন্থগুলির কোথাও লেখা নেই যে ভগবান রজনীশ একজন ঈশ্বর আমি বলেছি কিছু হিন্দু মানুষ কিছু হিন্দু লোক বিশ্বাস করে যে ভগবান রজনীশ ঈশ্বর তাকে অনেকে ঈশ্বর বলে মানে আসুন ভগবান রজনীশকে পরীক্ষা করি সুরাই ক্লাস দিয়ে আর হিন্দু ধর্ম গ্রন্থগুলি দিয়েও পরীক্ষা করে দেখি প্রথমটা কুল আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় স্রষ্টা একজনই দ্বিতীয় কেউ নেই ভগবান রজনীশকে অদ্বিতীয় সেই একমাত্র মানুষ যে নিজেকে ঈশ্বর বলে দাবি করে অনেকে এই দাবি করে বিশেষ করে আমাদের এই দেশে হাজারটা মানুষ নিজেকে ঈশ্বর বলে দাবি করেছে সেই একমাত্র নয় তবে রজনীশের ভক্তরা কেন বলবে যে না সে অদ্বিতীয় এবার দ্বিতীয় পরীক্ষায় আসি আল্লাহ আল্লাহ কারো মুখাপেক্ষী নন যদি ভগবান রজনীশের আত্মজীবনী পড়েন সেখানে আপনি দেখতে পাবেন যে ভগবান রজনীশ অ্যাজমা রোগে ভুগতেন পিঠেও ছিল তার প্রচন্ড ব্যথা ছিল ডায়াবেটিস ম্যালাইটিস চিন্তা করেন সর্বশক্তিমান ঈশ্বরের পিঠে ব্যথা হয় অ্যাজমা হয় ডায়াবেটিস ম্যালাইটিস হয় তৃতীয় পরীক্ষাটি হলো লামি আলিদ ওয়ালামি উলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আমরা জানি ভগবান রজনীশ জন্ম নিয়েছিলেন মধ্যপ্রদেশে তার বাবা মাও ছিল তিনি আমেরিকায় যান উনিশশো সালে ওখানে তিনি অনেক আমেরিকান ভক্ত গড়ে তোলেন আর সেখানে অরিগন স্টেটে তিনি একটা গ্রাম তৈরি করেন নাম রজনীশপুরম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে জেলখানায় বন্দি করে রাখে আর রজনীশ অভিযোগ করেন যে আমেরিকান সরকার তাকে স্লো পয়জনিং করে চিন্তা করেন ঈশ্বরকে স্লো পয়জনিং করা হয়েছে এরপর উনিশশো সালে আমেরিকান সরকার তাকে দেশ থেকে বিতাড়িত করে দূর করে দেয় তিনি ইন্ডিয়ায় চলে আসেন পুনা শহরে তার আশ্রমে যেটাকে এখনো বলা হয় ওশো কমিউন ওখানে গেলে দেখবেন তার সমাধির উপর খোদাই করে লেখা আছে ভগবান রজনীশ ওশো কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করতে এসেছিলেন এগারোই ডিসেম্বর উনিশশো সাল থেকে উনিশে জানুয়ারি উনিশশো পর্যন্ত কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করতে এসেছিলেন এগারোই ডিসেম্বর উনিশশো সাল থেকে উনিশে জানুয়ারি উনিশশো পর্যন্ত তার সমাধিতে এটা উল্লেখ করা হয়নি যে পৃথিবীর মোট একুশটা দেশ তাকে কোনোভাবেই ভিসা দিতে রাজি হয়নি চিন্তা করেন সর্বশক্তিমান ঈশ্বরে পৃথিবীতে এলেন পৃথিবীটা ভ্রমণ করতে তার নাকি ভিসা লাগবে সে সময় গ্রিসের আর্থ বিশপ বলেছিলেন যদি রজনীশকে এই দেশ থেকে তাড়ানো না হয় আগে ওর বাড়ি পড়াবো তারপর ভক্তদের বাড়ি পড়াবো আর শেষ পরীক্ষা ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এই পরীক্ষা এতই কঠিন তার সমতুল্য কেউ নাই সর্বশক্তিমান ঈশ্বর যখনই আপনি ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন যদি করেন তিনি ঈশ্বর নন ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আমরা জানি যে ভগবান রজনীশ একজন সাধারণ মানুষ তার দুটো চোখ দুটো কান দুটো হাত দুটো পা সাদা দাড়ি যখনই আপনি ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন এই পৃথিবীর এই বিশ্বজগতে তিনি ঈশ্বর নন ওয়াল আমি আকুল্লাহ কুফান আহাদ ধরুন কেউ বলল যে সর্বশক্তিমান ঈশ্বর আর্নল্ড সোয়ার্জনিগারের চেয়ে এক হাজার গুণ বেশি শক্তিশালী আপনারা সম্ভবত আর্নল্ড সোয়ার্জনিগারের নাম শুনেছেন এই লোক একসময় ছিল মিস্টার ইউনিভার্স ইউনিভার্সের সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ ঈশ্বরকে পৃথিবীর যার সাথে তুলনা করুন না কেন সেটা আর্নল্ড সোয়ার্জিগার হোক দারা সিং হোক বা কিংকং হোক এক হাজার গুণ বা লক্ষ গুণ বেশি হোক যখনই ঈশ্বরকে কিছুর সাথে তুলনা করবেন তিনি ঈশ্বর নন ওয়ালামিয়াকুল্লাহ কুফন আহাদ তাহার সমতুল্য কেউ নাই এটা হলো এক কথায় সর্বশক্তিমান স্রষ্টার চার লাইনের সংজ্ঞা এটাকে আমি বলি লিটমাস টেস্ট ঈশ্বরকে পরীক্ষার জন্য ঈশ্বরকে বোঝার জন্য আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো তোমরা যে নামে করো সকল সুন্দর তাহার সবচেয়ে সুন্দর আল্লাহকে আপনি যে কোনো নামে ডাকতে পারেন যে কোনো সুন্দর নামে আর এই নামগুলি তিনি নিজেকে দিয়েছেন আর এই কথাটার উল্লেখ পবিত্র কোরণে চারবার রয়েছে সুরা আল ইসরার একশো দশ নম্বর আয়াতে উল্লেখ আছে আরো উল্লেখ আছে সুরা আল আরাফের একশো আশি নম্বর আয়াতে সুরা তাহার আট নম্বর আয়াতে উল্লেখ আছে আর সুরা হাসরের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালার সবচেয়ে সুন্দর নামগুলি আর সব মিলিয়ে নিরানব্বইটি বিশেষণ বা সুন্দর নাম রয়েছে আল্লাহ সুবাহ তালার রয়েছে কোরআন ও হাদিসে যেমন আর রহমান আর রহিম আল করিম পরম করুণাময় পরম দয়ালু সবচেয়ে জ্ঞানী আর সবার উপরে আল্লাহ কেন আমরা মুসলমানরা সর্বশক্তিমান ঈশ্বরকে আরবিতে আল্লাহ বলে ডাকি ইংরেজিতে গড বলে ডাকি না কারণ ইংরেজি গড শব্দটাকে অনেক রূপান্তর করা যায় যেটাকে আরবিতে করা যায় না গডের সাথে এস যোগ করলে হয় গডস দেবতার বহু বচন আল্লাহর কোন বহু বচন নেই কুল হো আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় যদি গডের পরে ডি ই এস এস যোগ করেন সেটা হয়ে যাবে গডেস যার অর্থ মহিলা ঈশ্বর ইসলামে পুরুষ বা মহিলা ঈশ্বর বলে কিছু নেই আল্লাহর কোন জেন্ডার নেই গডের সাথে ফাদার যোগ করলে হয় গড ফাদার সে আমার গড ফাদার সে আমার অভিভাবক আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে গডের সাথে মাদার যোগ করলে হয় গড মাদার আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই ইসলামে আল্লাহ শুধু একটাই শব্দ তাই আমরা মুসলমানরা ঈশ্বরকে ডাকি আল্লাহ বলে আরবি শব্দ আল্লাহ বলে ইংরেজি শব্দ গড বলি না কারণ গড শব্দটাকে অনেকভাবে রূপান্তর করা যায় তবে যখন একজন মুসলমান কোন অমুসলিমের সাথে কথা বলে সে হয়তো বুঝবে না আল্লাহ শব্দটার অর্থ সেখানে গড শব্দটা ব্যবহার করে যেমনটা আজকে আমি করেছি আমার কোনো আপত্তি নেই তবে শুধু এটুকু বলতে চাই ইংরেজি গড শব্দটা আরবি আল্লাহ শব্দের সঠিক অনুবাদ নয় আর এই আল্লাহ শব্দটা পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে এমনকি হিন্দু ধর্মেও এটা আছে ঋগ্বেদের দুই নম্বর গ্রন্থের এক নম্বর পরিচ্ছেদের এগারো নম্বর অনুচ্ছেদে ঈশ্বরের একটা নাম দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ শব্দটা আরো আছে ঋগ্বেদের তিন নম্বর গ্রন্থের তিরিশ নম্বর পরিচ্ছেদের দশ নম্বর অনুচ্ছেদে এছাড়াও আছে ঋগ্বেদের নয় নম্বর গ্রন্থের সাতষট্টি নম্বর পরিচ্ছেদের তিরিশ নম্বর অনুচ্ছেদে একটা আলাদা উপনিষদ আছে যার নাম আল্লা উপনিষদ শ্রী শ্রী রবিশঙ্করের লেখা বইতেও এটার উল্লেখ আছে একটা আলাদা উপনিষদ যার নাম আল্লা উপনিষদ এই হলো সংক্ষেপে ইসলামের ধর্মগ্রন্থের আলোকে ইসলামের ঈশ্বর সম্পর্কে ধারণা এখানে খুবই সংক্ষেপে খুবই অল্প কথায় ধর্মগ্রন্থের আলোকে হিন্দু ধর্ম ও ইসলামের ঈশ্বর সম্পর্কে ধারণা দিলাম তা না হলে আমার এই আলোচনা কয়েক ঘন্টার হতো আমি প্রথমে ঠিক করেছিলাম পঞ্চাশ মিনিটের সিনপসিস তখন অনুরোধ করলেন শ্রী শ্রী রবিশঙ্কর আমার আলোচনা ছিল পরে আর উনার ছিল প্রথমে তিনি অনুরোধ করলেন আমি যেন আগে বলি বললাম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 অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানা দুনিয়াবি ফায়দা প্রতি শনিবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় উনি অনেক কথাই লিখেছেন সেগুলোর সাথে আমি একমত অনেক কিছুতে আবার একমত না আমি এখন মতামত জানাচ্ছি শ্রী শ্রী রবিশঙ্করের মন্তব্যের উপর বিশেষ করে ঈশ্বরের ধারণার উপর ইসলামে এবং হিন্দু ধর্মে মত আলাদা হোক আমার উদ্দেশ্য হলো যে সব হিন্দু আর মুসলমান ভাই বোনেরা যেন তাদের ধর্মের ঈশ্বরকে বুঝতে পারেন কাউকে আঘাত করার উদ্দেশ্যে আমি আসিনি আর আমি নিশ্চিত শ্রী শ্রী রবিশঙ্করের সাথে সম্পূর্ণ একমত না হলেও উনি অসন্তুষ্ট হবেন না এটা আমার দায়িত্ব ইসলাম ও অন্যান্য ধর্মের একজন ছাত্র হিসেবে আমি ইসলাম সম্পর্কে যা জানি বেদ সম্পর্কে যা জানি তাই বলেছি ভিন্ন মত থাকলে আমি সেটাও বলবো আর এই জন্যই এই মত বিনিময় সভা তবে প্রধান উদ্দেশ্য হলো বুঝতে পারা আর এই দুই মহান ধর্মের অনুসারীদের একত্রিত করা যেটা আজকে আমরা করতে পেরেছি একবার ভাবেন ঐতিহাসিক ঘটনা হাজার হাজার মানুষ এখানে এসেছেন শ্রী শ্রী রবিশঙ্করের বক্তৃতা আমি প্রথম দেখলাম এখন থেকে এক সপ্তাহ আগে আমি ওনার ভিসিডি দেখলাম বিষয় ছিল আলোচনা একজন আধ্যাত্মিক গুরুর সাথে তিনি দু সালে সাতই মে বক্তৃতা দিয়েছিলেন শান্তামনিকা ক্যালিফোর্নিয়ায় আর আমি প্রথম যে বাক্যটা শুনি শ্রী শ্রী রবিশঙ্করের সেটা হলো আধ্যাত্মিকতার দাবি দুটো জিনিস প্রথম বিশ্বাসযোগ্যতা আপনি কতখানি বিশ্বাসযোগ্য দ্বিতীয়টা প্রচন্ডতা আর বিশ্বাস করেন যখন আমি কথাটা শুনলাম আধ্যাত্মিকতার প্রথম দাবি হলো বিশ্বাসযোগ্যতা আমি মুগ্ধ হয়েছিলাম আমি সম্পূর্ণ একমত যে আধ্যাত্মিকতার দাবি বিশ্বাসযোগ্যতা প্রথম দ্বিতীয় তৃতীয় বিশ্বাসযোগ্যতা অবশ্যই প্রয়োজন সত্যবাদিতার প্রয়োজন আছে বিশ্বাসযোগ্যতা ছাড়া কিভাবে একজন মানুষ আধ্যাত্মিক হবেন আমি ওনার এই কথার সাথে সম্পূর্ণ একমত পরে আমি ওনার কয়েকটা বই পেয়েছি আয়োজকদের কাছ থেকে আর ওনার একটা বই পড়েছি Hinduism and Islam the common thread আর যখন বইটা পড়লাম আমি নিশ্চিত যে শ্রী শ্রী রবিশঙ্করের উদ্দেশ্য ছিল প্রধানত এটা হলো Hinduism and Islam the common thread এই বইটার উদ্দেশ্য মূলত হিন্দু আর মুসলমানদের একত্রিত করা আমিও বই লিখেছি similarities between Hinduism and Islam তাহলে বিষয়বস্তুর প্রেক্ষাপটে চিন্তা করলে আমাদের মধ্যে বেশ সাদৃশ্য আছে তবে কিছু জিনিস এই বইটাতে আমি বেশ কিছু জিনিস পেয়েছি যেগুলো ঠিক বিশ্বাসযোগ্য নয় বিশেষ করে ইসলামের ব্যাপারে আর আমার মতামতটা জানানো উচিত এটা আসলে আমাদের আরো কাছাকাছি আসতে সাহায্য করবে শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন প্রথম অধ্যায় বিশ্বাসের দাবি ঈশ্বর দুই নম্বর পৃষ্ঠায় হিন্দু ধর্মকে মনে করা হয় বহুদেবতার ধর্ম তবে হিন্দু ধর্ম প্রকৃতপক্ষে এক ঈশ্বরে বিশ্বাস করে আমি এ কথার সাথে সম্পূর্ণ একমত আমার লেকচারও এই কথাই বলেছি তিনি এরপর আরো বলেছেন হিন্দু ধর্ম বিশ্বাস করে আধিবদ্যা অদ্বিতীয় বাদ যদিও সাতটা রঙে হয় একটা রংধনু এর উৎপত্তি একটা সাদা আলোর রশ্মি থেকে একইভাবে তেত্রিশ কোটি দেবতা আর দেবীর উৎপত্তি হয়েছে আসলে একটা পরম আত্মা থেকে দেবতাদের দেবতা ঈশ্বর এই তুলনাটা যে সাত রং মিলে হয় রংধনু এর থেকে তেত্রিশ কোটি দেবদেবী আসলে উৎপন্ন হয়েছে একটা পরমাত্মা থেকে এটা আমার মনে হয়েছে অযৌক্তিক কারণ আমি একজন মেডিকেল ডাক্তার তাছাড়া বিজ্ঞানের ছাত্র আমরা জানি যে বিজ্ঞান বলে আলোর মধ্যে সাতটি রং আছে বেনি আসহ কলা বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল তবে প্রত্যেকটা রং আলাদাভাবে সাদা আলো নয় সাতটা রঙের সবগুলি ঠিক ঠিক অনুপাতে থাকলে একটি সাদা আলো হবেই প্রত্যেকটা আলাদা রং সাদা আলো নয় আর যদি কোনো একটা রং বাদ পড়ে যায় তাহলে আলোটা পুরোপুরি সাদা হবে না এর সাথে যদি তুলনা করি যে তেত্রিশ কোটি দেবতা আর দেবী মিলে হয় একটি পরমাত্মা তাহলে বলা হবে যে সর্বশক্তিমান ঈশ্বরের তেত্রিশ কোটি অংশ আছে যেমন আমাদের মানব শরীরে আছে সব মিলিয়ে এগারোটি অংশ দুটি পা দুটি হাত একটি মাথা একটি ঘাট দুটি কাঁধ একটি বুক একটি পাকস্থলী ইত্যাদি তবে প্রত্যেকটা অংশ আলাদাভাবে সম্পূর্ণ একটা মানব শরীর নয় সবগুলো অংশ ঠিকমতো জায়গা মতো থাকলে তবে একটা সম্পূর্ণ মানব শরীর হবে যদি একটা বাদ পড়ে তাহলে সেটা সম্পূর্ণ মানব শরীর হবে না এই উদাহরণটার ব্যাপারে তেত্রিশ কোটি দেবদেবী সেখান থেকে একটি পরমাত্মা যদি বলেন ঈশ্বরের তেত্রিশ কোটি অংশ আছে আমি একমত না আর যদি কোনো অংশ বাদ যায় তাহলে সেটা সম্পূর্ণ ঈশ্বর হবে না তিনি এরপর আরো বলেছেন যে ঈশ্বরের রয়েছে একশো আটটি নাম একজন ঈশ্বরের একশো আটটি নাম আছে বা এক হাজার আটটি নাম আছে এখানে আমি তার সাথে একমত বেদ একই কথা বলেছে আমি আগেও বলেছিলাম ঋগ্বেদের এক নম্বর গ্রন্থে একশো চৌষট্টি নম্বর পরিচ্ছেদের ছেচল্লিশ নম্বর অনুচ্ছেদ আছে সত্য একটাই ঈশ্বর একজনই জ্ঞানীরা ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকেন তিনি আরো বলেছেন যে ইসলামও একই কথা বলেছে যে ইসলামে ঈশ্বরের নিরানব্বইটি নাম রয়েছে আমি এটার সাথে একমত তবে শুধু নামের ক্ষেত্রে যেমন হিন্দু ধর্মে যে কোনো নামে ডাকা যায় তেমনি ইসলামেও যে কোনো নামে ডাকা যায় যে নামগুলো ঈশ্বর নিজেই নিজেকে দিয়েছেন আর সব মিলিয়ে নিরানব্বইটি নাম পাওয়া যায় সর্বশক্তিমান ঈশ্বরের কোরআন ও হাদিসে এই নামের ব্যাপারে আমি সম্পূর্ণ একমত ইসলাম এবং হিন্দু ধর্মেও উদাহরণস্বরূপ আমার নাম হলো জাকির আব্দুল করিম নায়েক আপনি আমাকে বলতে পারেন আবু ফারিক জাকির নায়েক আমি হচ্ছি বাবা ফারিক জাকির নায়েকের আমাকে আরো বলতে পারেন আবু জিকরা জাকির নায়েক বাবা আবু জিকরা জাকির নায়কের অথবা বাবা রুজদা জাকির নায়কের চারটা নাম চারটা আলাদা নাম তবে সবগুলো একজন মানুষের নাম সবগুলো আলাদা সবই আমার নাম অন্য কারো নয় তাহলে নামের ব্যাপারে সব ঠিক আছে বেদ যা বলছে কোরআন যা বলছে যখন আমরা বলছি সুন্দর নামগুলির কথা আর যে নামগুলি সর্বশক্তিমান ঈশ্বর নিজেই নিজেকে দিয়েছেন এরপর আরও আছে তৃতীয় অধ্যায়ে উপাসনা করার নিয়ম তিন নম্বর পৃষ্ঠায় শ্রী শ্রী রবিশঙ্কর উদাহরণ দিয়েছেন যে ধরুন ছবি কোনো মানুষের ছবি সেই মানুষটা নয় কোনো মানুষের ভিজিটিং কার্ড সেই মানুষটা নয় একইভাবে মূর্তি হল ঈশ্বরের প্রতীক সচেতনতা ও ঐশ্বরিকতা আমি প্রথম অংশের সাথে সম্পূর্ণ একমত কোনো মানুষের ছবি সেই মানুষটা নয় কোনো মানুষের ভিজিটিং কার্ড সেই মানুষটা নয় তবে যখন বলা হচ্ছে মূর্তি হল ঐশ্বরিকতার প্রতীক আমি আমার স্বল্প জ্ঞানে বুঝি এটা যজুবেদের বিরুদ্ধে বত্রিশ নম্বর অধ্যায়ে তিন নম্বর অনুচ্ছেদে না তাসে প্রতিমা আস্তি সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই প্রতিকৃতি নেই রূপক নেই ছবি নেই ফটো নেই মূর্তি নেই কোনো ভাস্কর্য নেই একটি মূর্তি ভিজিটিং কার্ড নয় কোনো ঈশ্বরের কারণ ভিজিটিং কার্ডে লেখা থাকে সেই লোকের ঠিকানা হতে পারে তার অফিসের ঠিকানা হতে পারে তার বাসার ঠিকানা তাহলে ভিজিটিং কার্ডে একটি ঠিকানা লেখা থাকবে এখানে ঈশ্বরের ঠিকানা হবে সেই মূর্তি যদি আমি তর্কের খাতিরে মেনে নিই যে মূর্তি হলো ঈশ্বরের প্রতীক এটা ঈশ্বরের ছবি অথবা ভিজিটিং কার্ড তর্কের খাতিরে মেনে নিলাম ধরেন কোনো লোক আমাকে আর্থিক সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিল আর কিছুদিন পরে তার সেক্রেটারি আমাকে সেই টাকা দিল সঙ্গে তার ভিজিটিং কার্ডও দিল এটা আমার জন্য অযৌক্তিক হবে যদি আমি সেই ভিজিটিং কার্ডকে ধন্যবাদ জানাই অথবা তার ছবিকে ধন্যবাদ জানানো অযৌক্তিক হবে আমার আমি যেটা করতে পারি আমি তাকে একটা ফোন করে সেই ফোনের মাধ্যমে তাকে ধন্যবাদ জানাতে পারি তাই যদি আমি তর্কের খাতিরও মেনে নিই মূর্তি হলো ঈশ্বরের ছবি অথবা তার ভিজিটিং কার্ড আমি আসলে একমত না তারপরেও তর্কের খাতিরে মানছি তারপরেও এটা অযৌক্তিক হবে ফটো বা ভিজিটিং কার্ডকে ধন্যবাদ জানানো আর এটা বেশিরভাগ হিন্দু পণ্ডিতই মেনে নেবেন যে মূর্তি পূজা ঠিক নয় হিন্দু ধর্মে তারা যেটা বলেন নিচের সারির দিকে প্রাথমিক সচেতনতার স্তরে যে মানুষটা নিচের সারির তার ঈশ্বরের উপাসনা করতে মূর্তি লাগবে পূজার জন্য তবে যখন সে উপরের স্তরে চলে যাবে তখন মূর্তির প্রয়োজন নেই আর এই কথাটা শ্রী শ্রী রবিশঙ্কর আমার দেখা কয়েকটা ভিসিটিতে নিজেই বলেছেন উপরের স্তরের সচেতনতার ক্ষেত্রে মূর্তির কোনো প্রয়োজন নেই নিচের স্তরের জন্য প্রয়োজন আছে এই যদি হয়ে থাকে তাহলে বলবো যে আমরা মুসলমানরা সবাই সচেতনতার উপরের স্তরে আছি সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করতে আমাদের কোনো মূর্তির প্রয়োজন নেই এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন তার বইয়ের চার নম্বর পৃষ্ঠায় যে ইসলাম কঠোরভাবে বিশ্বাস করে মাত্র এক নিরাকার ঈশ্বরে তারপরও তারা মনে করে যে ঈশ্বরের প্রতীক হল মক্কা শহরের কাবা শরীফ যদিও তারা বিশ্বাস করে যে সর্বশক্তিমান ঈশ্বর সর্বত্র বিরাজমান কিন্তু তারা উপাসনা করে কাবামুখী হয়ে তিনি তারপরও বলেছেন যার অর্থ তারা নিরাকারের উপাসনা করছে আকারের মাধ্যমে যদি কেউ বলে যে মুসলমানরা আল্লাহ সবান তালার ইবাদত করে কাবাকে পূজা করার মাধ্যমে সেটা সম্পূর্ণ ভুল এমন কথার উল্লেখ ইসলামে কোথাও নেই কোরআনেও নেই হাদিসেও নেই কোনো মুসলমান কখনোই কাবাকে পূজা করেনি কোনো মুসলমান কখনোই পূজা করেনি কাবা শরীফকে এটা সম্পূর্ণ নিষিদ্ধ আল্লাহ পবিত্র কোরণে সুরা আর একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে বলেছেন যে তোমরা যেখানেই থাকো না কোনো পবিত্র মসজিদের দিকে মুখ করে ইবাদত করো কাবার দিকে মুখ করে কাবা হলো আমাদের কিবলা নির্দেশিত দিক আর আমরা একতায় বিশ্বাস করি যখন সবাই একসাথে নামাজ পড়ে তখন কোন দিকে ফিরে পড়বে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে তাই একতার জন্য আমরা একদিকে ফিরে নামাজ পড়ি সেটা হলো কাবার দিকে সেটা আমাদের কিবলা আর যখন মুসলমানরা পৃথিবীর ম্যাপ এঁকেছিল প্রথম এঁকেছিল আলী দুরুসি এগারোশো সালে তিনি এঁকেছিলেন দক্ষিণ মেরু উপরে উত্তর মেরু নিচে আর কাবা একদম সেন্টারে পরবর্তীতে পশ্চিমারা এই ম্যাপ আঁকতে শুরু করলো তারা ম্যাপটাকে উল্টে দিল উত্তর মেরু উপরে দক্ষিণ মেরু নিচে তারপরও কাবাই সেন্টারে তাহলে যদি আপনি উত্তরে থাকেন দক্ষিণে ফিরবেন দক্ষিণে থাকলে উত্তরে ফিরবেন পূর্বে থাকলে পশ্চিম দিকে ফিরবেন পশ্চিম দিকে থাকলে পূর্ব দিকে ফিরবেন যখন মুসলমানরা মক্কায় গিয়ে কাবার চারপাশে প্রদক্ষিণ করি ওমরা ও হজের সময় এটা আমরা করি আল্লাহর আদেশে তবে যুক্তি দিয়ে বলি আমরা প্রদক্ষিণ করি কারণ প্রত্যেক সার্কেলে একটা সেন্টার আছে বোঝানো হচ্ছে যে আল্লাহ একজনই তাই যদি বলি আমরা নিরাকারের উপাসনা করি আকারের মাধ্যমে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা একেবারেই ভুল এরপরে শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন ২৬ পৃষ্ঠায় আছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন মক্কায় ফিরে আসেন তিনি কাবার সমস্ত মূর্তি ধ্বংস করে দিয়েছেন তবে মূর্তি পূজার প্রধান জিনিসটা বাদে কালো পাথর যদি কেউ বলে যে কালো পাথর মূর্তি পূজার প্রধান বস্তু কথাটা একেবারে ভুল হবে এটা বিশ্বাসযোগ্য নয় এমন বিশ্বাসযোগ্য প্রমাণ কোথাও পাবেন না শুধু ইসলামী ধর্মগ্রন্থ নয় কোনো ঐতিহাসিক প্রমাণও পাবেন না যে কালো পাথর হাজরা আসওয়াদকে কোনো সময় কেউ পূজা করেছিল আরবে এমনটা কখনো হয়নি আর শ্রী শ্রী রবিশঙ্কর তার বইয়ের ছয় নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে হিন্দু আর মুসলমানরা প্রার্থনা করার আগে তাদের হাত ও পা ধুয়ে নেয় এবং একটি বেদিক রীতি হিসেবে আরবরা এটা করত পরে মুসলমানরা শুরু করে এটার অন্য কোনো উৎস নেই ইহুদি বা খ্রিস্টান ধর্মে এমন কোনো রীতি নেই আমি এ ব্যাপারে একমত হিন্দু বা মুসলমান মুসলমানরা নামাজের আগে হাত পা ধুয়ে নেয় কোনো কোনো হিন্দুও করে আমি এ ব্যাপারে একমত কিন্তু যদি বলি এটা বেদিক রীতি হিসেবে আরববাসী গ্রহণ করেছে আর ইহুদি বা খ্রিস্টান ধর্মে এমন কোনো রীতি নেই আমি মনে করি সেটা ভুল কারণ আমি বাইবেলেরও ছাত্র শুধু ওল্ড টেস্টামেন্টেই নয় নিউ টেস্টামেন্টেও এর উল্লেখ আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে এর উল্লেখ আছে বুক অব এক্সোডাসের চল্লিশ নম্বর অধ্যায়ের একত্রিশশো বত্রিশ নম্বর অনুচ্ছেদে মুসা ও হারুন তারা হাত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 করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় মানবতা সমাধান আমি ইসলাম ও অন্যান্য ধর্মের উপর একজন ছাত্র আমি মনে করি যে সর্বশ্রেষ্ঠ বই মানুষের জীবন দর্শন নিয়ে সেটা হলো পবিত্র কোরআন আর আমি উপহার দিতে চাই কেউ বিশ্বাস করেন ঈশ্বর অনেকবার মানুষের রূপ নিয়ে আসেন কেউ বিশ্বাস করেন একবার আসেন আর এখানে যুক্তিও আছে যে সর্বশক্তিমান ঈশ্বর এত বিশুদ্ধ এত পবিত্র যে তিনি মানুষের সীমাবদ্ধতা বুঝতে পারেন না তিনি জানেন না মানুষ কীভাবে অনুভব করে যখন সে রেগে যায় যখন মন খারাপ থাকে বা ব্যথা পায় তাহলে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন দেখার জন্য যে মানুষের কোনটা ভালো কোনটা খারাপ যুক্তিটা একদিক থেকে ভালোই তবে আমি বলি যদি আমি একটা টেপ রেকর্ডার বানাই টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো কোনটা খারাপ জানার জন্য কি আমাকে টেপ রেকর্ডার হতে হবে আমি টেপ রেকর্ডার হব না আমি একটা নির্দেশিকা বই লিখে দেবো যে যদি আপনি অডিও ক্যাসেট চালাতে চান ক্যাসেটটা ভেতরে রেখে প্লে বাটনে চাপ দিন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দিন উপর থেকে ফেলে দেবেন না নষ্ট হয়ে যাবে এটা পানির মধ্যে রাখবেন না নষ্ট হয়ে যাবে আমি একটা নির্দেশিকা বই লিখে দেবো তাহলে একইভাবে সর্বশক্তিমান ঈশ্বর হলেন মানব জাতির সৃষ্টিকর্তা তার মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই মানুষের জন্য কোনটা ভালো বা কোনটা খারাপ তা জানার জন্য তিনি কি করবেন তিনি আমাদের হাতে একটা নির্দেশিকা বই তুলে দেবেন আর মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা হলো পবিত্র কোরআন অন্য কেউই পৃথিবীতে মানবজাতির নির্দেশিকা এত ভালো করে লিখতে পারবেন না সৃষ্টিকর্তা ছাড়া সেজন্যই আমি বলি মানবজাতির নির্দেশনার জন্য এই বইটাই হলো সর্বশ্রেষ্ঠ এটা মানবজাতির দায়িত্ব কর্তব্যের উপর একটা নির্দেশিকা আমাদের জীবন ধারণের মাধ্যমে আমি শেষ করার আগে কোরআনের একটি উদ্ধৃতি দিচ্ছি সুরা আল আনামের একশো আট নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদের গালি দিও না কেননা অজ্ঞানবশত তারাও গালি দিবে আল্লাহ সোয়ানো তালাকে আল্লাহ বলেছেন নিন্দা করো না গালি দিও না সেই দেবতাদের লোকজন আল্লাহকে ছেড়ে যাদের পূজা করে কেননা অজ্ঞানবশত তারাও গালি দিবে তারাও নিন্দা করবে আল্লাহ সোয়ানো তালাকে ও আখরি দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমী এখন আমি অনুরোধ করব শ্রী বিনোদ মেননকে আপনাদের সামনে শ্রী শ্রী রবিশঙ্করজি সম্পর্কে কিছু বলার জন্য নমস্কার শ্রী শ্রী রবিশঙ্করের সহমর্মিতার বার্তা সমাজের প্রতি দায়বদ্ধতা এবং অহিংস জীবন দর্শন পৃথিবীর লাখো মানুষের হৃদয়ে আলোড়ন তুলেছে মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের মধ্যে তিনি পেয়েছেন বিশ্ব শান্তির পথ আর এজন্য আরও প্রয়োজন ব্যক্তিগত পর্যায়ে দায়বদ্ধতা পরোপকারের মনোভাব এবং সচেতনতা উনিশশো সালে জন্মগ্রহণ করে মাত্র চার বছর বয়সী ভগবদ্গীতা পাঠ করে গুরুজি তার বাবা মাকে মুগ্ধ করেন তিনি বেদিক ও বৈজ্ঞানিক দুই শিক্ষা গ্রহণ করেছেন আর গ্রাজুয়েশন করেছেন আধুনিক বিজ্ঞানের উপর সতেরো বছর বয়সে ব্যাঙ্গালোর থেকে তিনি তার সাহিত্যকর্মের জন্য কোয়েম্পা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন উনিশশো সালে শ্রী শ্রী রবিশঙ্করজি প্রতিষ্ঠা করেন আর্ট অব লিভিং ফাউন্ডেশন যেটা এখন পৃথিবীর সর্ববৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান আর কাজ করে যাচ্ছেন একশো চল্লিশটিরও বেশি দেশে উনিশশো সালে শ্রী শ্রী রবিশঙ্করজি প্রতিষ্ঠা করেন international association of human values যেটা এখন পৃথিবীর প্রায় পঁচিশ হাজার গ্রামে উন্নয়নের কাজ করে যাচ্ছে আর লক্ষ লক্ষ মানুষকে স্বনির্ভর করে তুলছে এই international association of human values এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দুর্দশাপৃত দেশে ত্রাণ তৎপরতা চালানো হয়েছে যেমন আফগানিস্তান বসুনিয়া ইন্ডিয়া গুজরাটে সেই ভূমিকম্পের পরে জম্মু ও কাশ্মীরে এবং পাকিস্তানে গুরুজির স্বেচ্ছাসেবক দল এইসব ত্রাণ তৎপরতায় নিয়োজিত আছে সুনামির সময়টাতে এবং পরবর্তী নাগাপাট নামে আর পুরো এশিয়ার অন্য অন্য ক্ষতিগ্রস্ত এলাকায় গুরুজি ইরাকের যুদ্ধবিধ্বস্ত এলাকায় সাহায্যের জন্য ডাক্তার ঔষধ এবং যোগব্যায়ামের জন্য প্রশিক্ষক পাঠিয়েছেন এছাড়াও তিনি শুরু করেছেন পঞ্চমুখী পরিকল্পনা সুস্বাস্থ্য পরিচ্ছন্নতা মানবিক মূল্যবোধ বহুজাতিক একতা এবং দারিদ্রের জন্য আবাসন গুরুজি প্রতি বছর পঁয়ত্রিশটিরও বেশি দেশ ভ্রমণ করেন আর তিনি একটা কথাই প্রচার করেন যে সব ধর্ম আর বিভিন্ন আধ্যাত্মিক মতবাদের উদ্দেশ্য ও মূলনীতি প্রধানত একটাই মানুষের প্রতি তার ভালোবাসার বাণী আর গভীর জীবন দর্শন আমাদেরকে নিজ নিজ ধর্ম পালনের জন্য উৎসাহিত করার পাশাপাশি অন্য ধর্মকেও শ্রদ্ধা করতে শেখায় তিনি বহু জাতি এবং বহু ধর্মের একতায় বিশ্বাস করেন গুরুজির উদ্ভাবিত সুদর্শন ক্রিয়া মানসিক ও শারীরিক বিভিন্ন ব্যথা নিরাময় করে গুরুজি এ পর্যন্ত বেশ কিছু পুরস্কার পেয়েছেন যেমন গুরু মহাত্ম অ্যাওয়ার্ড দিয়েছে মহারাষ্ট্র সরকার যোগ শিরোমণি এই পদবি দিয়েছেন ইন্ডিয়ার রাষ্ট্রপতি ফেনিক্স অ্যাওয়ার্ড দিয়েছে জর্জিয়ার মেয়র গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দিয়েছে ইলিনয়ের গভর্নর এছাড়াও তিনি পেয়েছেন Martin Luther King award Guruji Shri Shri রবিশঙ্করজির ভেতরে আপনি পাবেন গভীর জ্ঞান করিতকর্মা মনোভাব নীরবতা এবং উচ্ছলতা তার সংস্পর্শে যারা আসেন তাদের ভাগ্য বদলে যায় জীবন বদলে যায় পৃথিবীর প্রতি তার বাণী তোমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসো এখন শ্রী শ্রী রবিশঙ্করজি আমাদের সামনে বলবেন হিন্দু ধর্ম ও ইসলামে ঈশ্বরের ধারণা সম্পর্কে শ্রী শ্রী রবিশঙ্করজি ॐ नमः प्रणवार्थाय शुद्धज्ञानैकमूर्तये निर्मलाय प्रशान्ताय दक्षिणामूर्तये সুপ্রিয় ভাই ও বোনেরা সন্ত কবিরের একটা দোহাস এখন আমি বলতে চাচ্ছি पोती पढ़ पढ़ जगमुआ पंडित भयान कोई ढाई अक्षर प्रेम की पढ़े सो पंडित हो আপনি পৃথিবীর সব ধর্মগ্রন্থ পড়ে তর্ক আর বিতর্ক করতে পারেন কিন্তু সে তর্ক কখনোই শেষ হবে না তবে দুটো ভালোবাসার কথা সদিচ্ছা আর পাশাপাশি থাকার আন্তরিকতা আমাদেরকে এক করতে পারে আর আমার খুব ভালো লাগলো ডক্টর জাকিরের বক্তব্য শুনে তিনি উপনিষদ আর অন্যান্য ধর্মগ্রন্থগুলো থেকে কি সুন্দরভাবে উদ্ধৃতি দিলেন আমি আশা করি পৃথিবীর সব মানুষ যেন এই গানটা অর্জন করে অন্তত কিছুটা হলেও যাতে তারা সংকীর্ণ মনা না হয় তারা যেন মনে না করে যে আমি শুধু স্বর্গে যাব আর অন্য সবাই নরকে যাবে বর্তমানে পৃথিবীটাই একটা নরক কারণ প্রত্যেক ধর্মের মানুষ মনে করে একমাত্র তারাই সঠিক পথে চলেছে অন্য আর সব ধর্মই ভুল ও মিথ্যা আমাদের মনকে আরো বড় করা দরকার আর আমি ডক্টর জাকিরকে ধন্যবাদ জানাই আমি নিজেও জানতাম যে আমার বইটিতে কিছু ভুল আছে আসলে বইটি ছাপা হয়েছিল তাড়াহুড়া করে কারণ সেই সময় গুজরাটে রায়ট চলছিল তাই আমি বইটা খুব তাড়াতাড়ি ছাপাতে চেয়েছিলাম আমি ইসলামের কোনো পণ্ডিতের কাছে যাইনি আর আমিও কোরআন সম্পর্কে বেশি কিছু জানি না আমি আসলে ইসলামের উপর পণ্ডিত না তবে আমার উদ্দেশ্যটা তিনি ঠিকই ধরেছেন মানুষকে একত্রিত করা যাতে করে হিন্দুরা মুসলমানদের শ্রদ্ধা করে আবার মুসলমানরাও হিন্দুদের নিজের ভাইয়ের মতো মনে করে শ্রদ্ধা করে আমি এই জন্য খুশি যে যদিও আমার বইটিতে কিছু ভুল আছে আর উনি ক্ষমা করেছেন তিনি আমার উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন আসলে আমাদের উদ্দেশ্যটাই হলো আসল কথা কখনো কখনো মা হয়তো তার সন্তানকে বলেন দূর হ তিনি কিন্তু সত্যি তা বোঝান না তবে যদি তাই ধরে নেন আমার মা দূর হয়ে যেতে বলেছে তাই আমি দূর হয়ে যাচ্ছি তাহলে কিন্তু আপনি আপনার মাকে কষ্ট দিচ্ছেন মহর্ষি নারদ যিনি ভালোবাসার প্রবর্তক ভক্তি সূত্র সম্পর্কে তিনি একটি সূত্র বলেছেন ওয়াদু নাওয়ালম্বিয়া অর্থাৎ যুক্তির উপর নির্ভর করো না তর্ক বিতর্কের উপরও বিতর্ক করে আপনি সব পাবেন না আজ একই ধর্মের মানুষের মধ্যে অনেক তর্ক বিতর্ক কারণ সবাই মনে করছে তারাই ঠিক হিন্দু ধর্মে বিভিন্ন মতবাদের অনেকগুলো বিশ্বাস আছে সবাই লড়াই করছে আর বলছে আমি ঠিক ইসলামেও একই ব্যাপার চলছে শিয়া সুন্নির লড়াই তারপর আহমাদিয়া এই সব কিছু একজন বুদ্ধ একটা দর্শন আর আজ বৌদ্ধ ধর্মে বত্রিশটি মতবাদ আর প্রতিটি মতবাদের আলাদা আলাদা ব্যাখ্যা সবাই বলছে তাদের ব্যাখ্যাটাই সঠিক আমি সমস্ত পৃথিবীর প্রত্যেকটি মানুষকে বিনীত অনুরোধ করব আমাদের সাদৃশ্যগুলো দেখুন আমরা সবাই একসাথে থাকতে পারি ভাই এবং বোন হয়ে আমরা একে অপরের প্রশংসা করতে পারি একশো বছর আগে আমরা হয়তো বলতাম সহ্য করার কথা তবে আজকের দিনে শুধুমাত্র সহ্য করাটা বেশ দুর্বল একটা শব্দ আজকের পৃথিবী শুধু সহ্যই করবে না আজকে পৃথিবী ভালোবাসবে যেটা আপনি পছন্দ করেন না সেটা হয়তো সহ্য করেন দেখুন আপনি একটা কিছু পছন্দ করেন না অথচ আপনি সহ্য করছেন আজকের দিনে অন্য ধর্মকে সহ্য করাটা যথেষ্ট নয় এটা সেকেলে এখন সব ধর্মকে ভালোবাসতে হবে আপনাদেরকে আমার জীবনের একটা ঘটনা বলি আমি তখন দিল্লিতে ছিলাম একদিন আমি গাড়িতে করে যাচ্ছিলাম আমার সঙ্গে একজন বয়স্ক লোক ছিলেন যিনি কর্নার প্যালেসে নামবেন তবে সেখানে নেমে তাকে আবার ট্যাক্সি বা কোনো অটো ধরতে হবে তাই আমি আমার গাড়িটা তাকে ব্যবহার করতে দিলাম এবং আমি আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে গাড়ি থেকে নেমে একটা অটোরিকশায় উঠলাম আমরা যে অটোরিকশাটায় উঠলাম তার ড্রাইভারটা খুব ভদ্র ছিল দেখতে সুন্দর আর বেশ বিনয়ী অটোরিকশাটা দুই দিকে তাকিয়ে দেখি অনেক নায়ক নায়িকার সুন্দর সুন্দর ছবি লোকটা আমাকে বলল গুরুজি মাফ করবেন আমি আমার অটোরিকশায় যার ছবি লাগাতে চাই তার তো কোনো ছবিই নেই তাই এই ছবিগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছি কিছুক্ষণ পর সে আমাকে বলল গুরুজি আজ আমার কি সৌভাগ্য তিনি আজ মেহমান হয়ে আমার গাড়িতে উঠেছেন আর আমার এই অটোরিকশাও চালাচ্ছেন তিনি મને ધર દિવાર દર્પણ ભયો জিত দেখো জিত তোয় કંકડ પત્ર চাকরি সব জায়গাতেই তিনি আছেন কে বলে খোদাকে চোখে দেখা যায় না দিওয়ানাকে প্রশ্ন করো খোদাকে ছাড়া সে আর কিছুই দেখে না এটাই এটাই হলো ভালোবাসার পূর্ব শর্ত যদি বলেন যে আপনি পেন্টিংয়ের প্রশংসা করবেন না কিন্তু পেইন্টারের প্রশংসা করবেন আপনি আসলে সেই পেইন্টারকে পুরোপুরি প্রশংসা করছেন না আপনি পেইন্টারের প্রশংসা করতে গেলে আগে তার পেন্টিংটাকে প্রশংসা করতে হবে তাহলে এই পুরো জগৎটাই হচ্ছে মহান ঈশ্বরের উপনিষদে আছে ডক্টর জাকির কয়েকটা উদ্ধৃতি দিয়েছেন আরো কিছু শ্লোক আছে উনি আরেকটু গভীরে ঢুকলেই তা বুঝতে পারবেন অর্থাৎ প্রভু সৃষ্টি করে তার ভিতরেই প্রবেশ করলেন ঈশ্বর প্রত্যেক মানুষের হৃদয়ের গভীরে বসবাস করেন আর তাই তো দেশে দেশে কবি সাধক সুফিরাও এই দর্শন দিয়ে গান কবিতা তৈরি করেছে তুমি মানো বা না মানো তুমি মানো বা না মানো হৃদয় দিয়ে তোমাকে আমি খোদা মেনেছি এই কথাগুলো কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের নয় এগুলো বলেছে ঈশ্বরের প্রেমিক আর আপনাকে বলছে শুধু ভালোবাসা দিয়ে আপনি সব জয় করতে পারবেন আপনি উপলব্ধি করুন আসল সত্যটাকে ঈশ্বরের ধারণাটা আসলে কি সেটা সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্মা সত্য অসীম জ্ঞান অনুগ্রহ এসব কিছু মিলেই হচ্ছে ব্রহ্মা আপনারা এরই মধ্যে ডক্টর জাকির নায়কের কাছে শুনেছেন উপনিষদ সম্পর্কে যে বেদ আর উপনিষদের মধ্যে বেশ মিল রয়েছে তবে প্রয়োগটা স্থানভেদে ভিন্ন ভিন্ন যেখানে আমাদের সাদৃশ্য রয়েছে আমরা একসাথে থাকব তবে যেখানে আমাদের সাদৃশ্য নেই সেখানেও আমরা একসাথে থাকব আর তাহলে আমরা সবাই সত্যিকারে মানুষ হতে পারবো কারণ আপনি বহু জাতির মধ্যে একতা চান আপনি আপনি ভালোবাসবেন সব ধর্মের মানুষকে হোক সে বৌদ্ধ জৈন বা সুফিবাদী বা যে কোনো যে কোনো মতবাদের লোক হোক না কেন أشهد أن وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় non profit Islamic television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 সমাধান ইলমি পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের মধ্যে ঢুকেছে এটা একটি অপসংস্কৃতি অপবিশ্বাস ইসলামী জ্ঞান না থাকার চলে আসে এগুলো আসলে শরিয়ার না আলোচনা যুগের সর্ব ধরনের রীতিনীতি পায়ের নিচে আব্দুর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আকরমুজ্জামান বিন আব্দুস সালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী হারুন হোসেনের উপস্থাপনায় আমাদের দরকার এই জিনিসটাই হলো আল্লাহ আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ওলামা প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহর একত্রের প্রতি ভরসা একনিষ্ঠভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে জানতে হবে শির্ক থেকে সম্পূর্ণ বিরত থাকা শির্ক মহাপা কোনো সন্দেহ নেই এবং সেটা ইমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট আবাদত কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন Hasan Jamil Shahidullah Khan Madani doctor Hafez A B M Hizbullah Akramuzzaman bin Abdussalam Muzaffar bin Mohsin Mohammadul Hasan Abdur Razzak Jahangir আলমের উপস্থাপনায় এবং ইসলামের মূল ভিত্তি খবরকে ইসলাম একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা প্রতি রবিবার ও শুক্রবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ক্লাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ পলামিউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইল কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালাম একুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরা ইখলাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বেশ টিভি বাংলা মানবতার সমাধান ভালোবাসা হচ্ছে সবার উপরে আর বেদে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলা হয়েছে যে পুরো বিশ্বজগৎ তিনটি জিনিসের তৈরি আস্তি ভাতি ও প্রীতি আস্তি মানে যেটা আছে ভাতি অর্থাৎ অনুভূতি আর প্রীতি হলো ভালোবাসা নাম রূপম নাম এবং রূপ পৃথিবীতে সবকিছু নাম ও রূপ আছে তবে সচেতনতা আস্তির পরে সেটা হলো ভাতি অনুভূতি প্রকাশ করে গীতায় অনুভূতি প্রকাশ করা হয়েছে বেদের মধ্যে অনুভূতি প্রকাশ করা হয়েছে ঋষিরা অন্তর দিয়ে প্রকাশ করেছেন অনুভূতি প্রকাশ করা হয়েছে কোরআনে পবিত্র কোরআনে বাইবেলেও একই অনুভূতি প্রকাশ করা হয়েছে এই অনুভূতি সব জায়গায় প্রকাশিত হয়েছে আস্তি ভাতি প্রীতি নাম রূপাত্মকম জগৎ এই পুরো পৃথিবীটাই নাম এবং রূপ আমি যখন পাকিস্তানে গিয়েছিলাম তারাও আমাকে একই প্রশ্ন করেছিল আপনারা ইন্ডিয়াতে এত বেশি দেবদেবীর পূজা করেন কেন স্রষ্টা তো মাত্র একজনই আপনি তো বললেন স্রষ্টা একজন আর আমি আমি তাদের বললাম যে আটা তো একটাই একটাই চাপাতি সেটা দিয়ে সামোচা বানালেন পুরি বানালেন কচুরি বানালেন পরোটা বানালেন কেন শুধু মজা করার জন্য শুধু আনন্দের জন্য তাই আমি শুধু বলতে চাই যে লীলা আমি হলাম একজনই আবার অনেকজন তাই প্রত্যেকের হৃদয়ে প্রত্যেক মানুষের মধ্যে একটাই সচেতনতা তবে তাদের প্রত্যেকে আলাদা আলাদা এটাই হলো আসল কথা যদি আপনি গভীরে প্রবেশ করেন দেখবেন কোনো পার্থক্য নেই তা না হলে কবির আর বুলেশার মতো লোকজন অনেক সুপি লোকে ছিলেন ঋষি মহর্ষিরা ছিলেন তাদের ভিতর কখনো মতের অমেল হয় ফরিদ বলেছেন সব সয়ানে একমত যারা ঈশ্বরকে ভালোবেসেছেন এবং তাকে অনুভব করেছেন তাদের মধ্যে কোনো মতের অমিল হয়নি কারণ এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা আর আজকে আমাদের সেটাই করা উচিত তা না হলে ঝগড়া বিবাদ বিতর্ক ঠিক বেঠিক ভুল মানুষ হিসেবে এগুলো আমাদের অনেক নিচে নামিয়ে দেয় ভুলি ভাব মিলে রঘুরায় প্রত্যেকটা শিশুর মধ্যে এই সরলতা আছে প্রত্যেকটা মানুষ জন্মায় এই জ্ঞান নিয়ে এই নিয়ম আর এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম আপনাদের কি মনে হয় না আপনারা বলেন আমি ঠিক বলেছি দর্শকরা বলুন আসলে সবাইকে আপন মনে করতে হবে আমরা সবাই একে অন্যকে জানবো চিনবো একটু একটু করে আস্তে আস্তে ধীরে ধীরে যেমন আজকের দিনটা একটা দৃষ্টান্ত এখানে এই বইগুলো দেখে খুব ভালো লাগছে আর আমি জানি অনেক হিন্দু উপনিষদের এত কিছু পড়েননি আমাদের সবাইকে আজ একত্রিত হতে হবে যদিও আমাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আলাদা সংস্কৃতি রীতিনীতি অভ্যাস সবাইকে জানিয়ে দিন সবার উপরে রয়েছে একজন একমাত্র ঈশ্বর একটি ভালোবাসা হুম শুধুমাত্র আমার কথাগুলি শুনবেন না কথাগুলোর পিছনে উদ্দেশ্যটাকেও ভালো করে দেখুন আর সেটাকে আমি বলি আর্ট অফ লিভিং উদার হৃদয় অন্য কেউ আপনাকে পছন্দ করুক আর না করুক আপনি সব মানুষকে ভালোবাসবেন প্রত্যেক মানুষ আমার নিজের সম্পত্তি আর পৃথিবীর সব মানুষের চিন্তা ভাবনা আমরা একটা পথে নিয়ে আসতে পারবো না যে একটাই দর্শন আমাদেরকে এই বৈচিত্র্য নিয়ে বসবাস করতে হবে শ্রদ্ধা করতে হবে পছন্দ করতে হবে সাহায্য করতে হবে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্মা মহান সৃষ্টিকর্তা আসলে অসীম এখন আমি জানি যে বিষ্ণুর মূর্তিতে চার হাত বা চার পা আছে আসলে চতুর শব্দটা দুটো অর্থ আছে সংস্কৃতিতে চতুর মানে বুদ্ধিমান সৃষ্টিটাই বুদ্ধিমানের কাজ সৃষ্টির প্রক্রিয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এখন বিষ্ণুর চারটি হাত রয়েছে আর সেই চারটা হাতে কি কি আছে আছে মোট পাঁচটা চারটা উপাদান আর বিষ্ণুর গায়ের রং নীল নীল মানে স্পেস খোলা জায়গা যেমন আকাশ কোনো আকার নেই নিরাকার যেমন আকাশতত্ত্ব অগ্নিতত্ত্ব জলতত্ত্ব বায়ুতত্ত্ব পৃথিবী তত্ত্ব এই প্রপঞ্চ এটাকে বলা হয় প্রপঞ্চ পাঁচটি মূল উপাদান এই দিয়ে পুরো পৃথিবী তৈরি পুরো বিশ্বজগৎ আর প্রাচীন আমলের মানুষেরা এটা লিখেছিল একটা কথা আমি আপনাদের এখানে বলতে চাই পুরানা নিয়ে আমরা সাধারণত পুরানা বলতে বুঝি পুরনো কিন্তু সংস্কৃতিতে পুরে নওয়া অর্থাৎ পুরানা তাই যে জিনিসটা শহরে একেবারে নতুন এসেছে সেটাকে বলা হচ্ছে পুরানা তাই পুরানাগুলো লেখা হয়েছিল একটা বিশেষ মহৎ উদ্দেশ্য নিয়ে যেটা হলো মানুষকে কিছুটা অনুপ্রাণিত করা সব মানুষকে কিছুটা বিনোদন দেয়া আনন্দ সবাই যেন অনুপ্রাণিত হয় সব মানুষকে ভালোবাসার জন্য সব মানুষ যেটা করে যেটা বোঝে আর যেটা মেনে চলে আমি জানি মানুষ যেটা মেনে চলে তার অনেক কিছু ঠিক না ভালো না আর প্রত্যেক ধর্মের লোককে তার নিজ নিজ ধর্মের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে হবে সংশোধন করতে হবে অন্য কেউ এটা করতে পারবে না হিন্দু নেতাদের উচিত হবে হিন্দুদের ভুলগুলো শুধরে দেয়া একইভাবে এই দায়িত্ব মুসলমান নেতাদেরও আর তাদেরও উচিত হবে মুসলমানদের ভুলগুলো শুধরে দেয়া তাহলে আমরা সমাজের সংস্কার সাধন করতে পারবো আর আজ সংস্কার করা খুব জরুরি হয়ে পড়েছে অহিংসাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত এ কথা সবগুলো ধর্মগ্রন্থ বলা আছে যদি আমাকে জিজ্ঞেস করেন এই টেবিল কি অনু দিয়ে তৈরি করা আমি বলবো হ্যাঁ এখন এই অনু পাবো কোথায় আমি তখন বলবো এই টেবিলে পাবেন ওই টেবিলে পাবেন স্পিকারে পাবেন সব কিছুই তো অনু দিয়ে তৈরি করা হয়েছে তাই না অনুকে খোঁজার জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না সর্বব্যাপী তিনি সব জায়গাতে আছেন একজন নিউক্লিয়ার বিজ্ঞানী এবং একজন অ্যাটমিক বিজ্ঞানী বেদান্তের সব কথার সাথে একমত হবেন এখানে আপনি পাবেন থিওরি অফ রিলেটিভিটি স্রষ্টা কোনো একটি বস্তু বা একজন ব্যক্তি নন এই বিশ্বজগতের সব কিছুই তৈরি হয়েছে তারই নির্দেশে তার একটি ইশারায় তার মানে এই বিশ্বজগৎ তারই অধীন আমি এখানে ছোট্ট একটি গল্প বলি উপনিষদ থেকে একটি ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল আচ্ছা বাবা ঈশ্বর আসলে কি তিনি দেখতে কেমন ছেলেটাকে তখন তার বাবা হাত ধরে নিয়ে গেল তারপর ছেলেকে বললেন দেখো ওই যে বাড়িটা ওখানে আছে তার আগে এখানে কি ছিল ছেলেটি বলল খালি জায়গা বলো বাড়িটা এখন কোথায় খালি জায়গায় বাড়িটা ধ্বংস হয়ে গেলে তখন জায়গাটার কি হবে সে বলল কিছুই হবে না জায়গাটা তখন আগের মতোই থাকবে বাবা বলল তোমার আত্মাও এমনি তুমিও ঠিক এই রকমই আত্মা আছে রূপ আছে সচেতনতা আছে অবসানও আছে কাম কাম ব্রহ্মা এই জায়গার মতোই যেখানে সব কিছু আছে সব কিছুই জন্মায় আবার সেখানে সব কিছুর অবসান হয় আমার প্রিয় বন্ধুরা আপনারা দেখবেন যখন আপনি হৃদয়ের গভীরে প্রবেশ করবেন এত ওয়াচো নিবর্তন্তে অপ্রাপ্য যেখানে আপনার কথা প্রবেশ করতে পারবে না এমনকি মনও ঢুকতে পারবে না আপনার মনের সে নীরব কোনায় কোনায় প্রবেশ করে ধ্যানে বসে যান গভীরে চলে যান তাহলে বুঝতে পারবেন সেটাই ভালোবাসা সেটাই ভাতি সেটাই আস্তি সেটাই প্রীতি আসলে আমাদের একত্রিত হতে হবে আরও বেশি বেশি করে সম্মেলন করতে হবে আমরা আমাদের পার্থক্য নিয়ে বিতর্ক করব না কারণ কেউ তার রীতিনীতি ত্যাগ করবে না যদি কাউকে গিয়ে বলেন তুমি গণেশের পূজা করছো কেন সে কথা শুনবে না কারণ এটা হচ্ছে তার একান্ত বিশ্বাসের ব্যাপার কয়েকশো বছর ধরে এটা চলে আসছে যদি আপনি গণেশ পূজার সময় যে শ্লোক বলা হয়ে থাকে সেটা মন দিয়ে শোনেন নির্বিকল্পম मद्वैतपूर्णं परं निर्गुणं निर्विशेषं निरीहं परब्रह्मरूपं गणेशं भजे माम् পূজার সময় বলা হচ্ছে তুমি নিরাকার তুমি সর্বব্যাপী তবে আমি তোমার সাথে কিছু সময় খেলা করতে চাই তাহলে স্রষ্টা সব জায়গায় এবং আমি এখন তার সাথে খেলা করব কিন্তু কিভাবে খেলা করব আমাকে যে উপহার দিয়েছ তোমাকেও তাই দেব তুমি আমার চারপাশে চন্দ্র সূর্যকে রেখেছো আর আমি এই ছোট্ট প্রদীপ জেলে ভক্তি জানাতে তোমার চারপাশে ঘুরে ঘুরে বেড়াবো তুমি আমাকে এই জীবন দিয়েছো এখন আমি তোমার সাথে খেলবো ভক্তি জানাবো এটাকে সিরিয়াসলি নিলে চলবে না এটা স্রষ্টার সাথে ভক্তি সহকারে খেলা করা এটা হলো আনন্দ আনন্দকে প্রকাশ করা স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা পূজা বলা হচ্ছে কেননা এটা আমাদেরকে দেয় পরিপূর্ণতা আমি জীবনে যা পেয়েছি তার জন্য এত বেশি কৃতজ্ঞ যে তোমাকে পূজা করছি আজকে আমি যখন এখানে আসলাম তখন সবাই আমাকে ফুল দিয়েছিল আমরা কাউকে ফুল দিই কেন শুধু নিজের শুভকামনাকে প্রকাশ করার জন্য রওশন বেগ উঠে এসে আমাকে ফুল দিলেন কেন তার মনে হয়েছিল গুরুজি এসেছেন ওনাকে কিছু উপহার দেওয়া উচিত আর এটা হলো বিনিময় অনুভূতি বিনিময় কেননা অনুভূতিকে পুরোপুরি প্রকাশ করা যায় না যায় কি তাই আমরা বিভিন্ন উপায়ে আমাদের অনুভূতিকে প্রকাশ করে থাকি হ্যাঁ? যেমন দেখুন মুসলমানেরা মক্কায় গিয়ে পাথর ছুঁড়ে মারে শয়তানের উদ্দেশ্যে এটা হচ্ছে একটা হৃদয়ের অনুভূতি শয়তান দূর হয়ে যাবে এগুলো হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান আর হিন্দুরা এটা সমালোচনা করতেই পারে মুসলমানরা গণপতি নিয়ে বলতেই পারে এসব কিছুতে আসলে ঝামেলা বাড়বে সমস্যা বাড়বে প্লিজ আপনারা এই পথে কেউ যাবেন না এটা আমার পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ অন্য কারো আচার অনুষ্ঠান নিয়ে সমালোচনা কখনোই করবেন না এটা উচিত নয় যদি তারা আপনার কাছে আসে জ্ঞানের জন্য শুধুমাত্র তখনই আপনি কিছু বলতে পারেন তা না হলে সবাই বলতে থাকবে যে তারা যেটা করছে সেটাই হচ্ছে সঠিক আর সব মানুষকে একতাবদ্ধ করা আসলে সম্ভব নয় যদিও আমরা চেষ্টা করছি এটা আমাদের সবারই মনে রাখা উচিত যে মূর্তি পূজারীদের সমালোচনা করবেন না কেননা এই দেশে হাজার বছর ধরে তাদের এই ধর্মীয় রীতিনীতি চলে আসছে যেটা করতে পারি তাদের কাজটাকে শ্রদ্ধা করতে পারি আর যখন একে অন্যকে শ্রদ্ধা করব তখন একটা বিশাল পরিবর্তন আসবে আমাদের এই সুন্দর সমাজে আত্মবিশ্বাস বিশ্বাস আসবে তখন কেউ ভাববে না যে আপনি তাদের বিপক্ষে রয়েছেন আমাদের সব মানুষকে একত্রিত করতে হবে আর এভাবে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের সবচেয়ে বড় সেবক হতে পারি আমরা মানুষের সাথে উত্তম কথা বলি সঠিক কথা বলো সুন্দর অনুষঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে ন্যায় পরায়ণতা দয়াদ্রতা একজন মেন আর এক মেন ভাইকে সিহত বেশ করবে অন্যায় থেকে থেকে বারণ করবে এটি মুমিনের কাজ কাসিম বিন আব্বাস একজন মেন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় পড়ো এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিম তলব করবে সেজন্য আল্লাহর পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না প্রথম নামাজের আদেশ দাও শিল্প অকৃতজ্ঞতা জুলুম অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বর্তমান বিশ্বের হাহাকার ও হতাশার সমাধান কি আল্লাহর নবী বলেছেন যে মানুষ অসুস্থ হলে দেখতে যাও এই আধুনিক সভ্যতায় বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে বৃদ্ধ বয়সে ওল্ড হোমে চলে যাবে এটা কেমন আধুনিকতা তোমার একটা অভিষ্ট লক্ষ্য আছে সেটা হলো যে পরকালের মুক্তিটা তোমাকে নিশ্চিত করতে হবে একবার তো মসজিদে এসে জিকির করলো জমিনে ছড়িয়ে যাও ছড়িয়ে গিয়ে রুটি রুজি অন্বেষণ করতে থাকো রসুল্লাহ বললেন সর্বোত্তম জিকির হল আইলাহিল্লাহ ইসলামিক মূল্যবোধ সেটা শাশ্বত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান প্রতি শনিবার ও রবিবার রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় the solution for humanity. অহিংসা অহিংসাকে রাখতে হবে সবার উপরে সবার আগে যোগশাস্ত্রে আছে মানবদেহে আটটা প্রত্যঙ্গ আছে যদি আপনারা যোগ পাতাঞ্জলি পড়েন তাহলে বুঝতে পারবেন যোগসূত্র এটা এখনো আধুনিক যে কোনো ধর্মের লোকই এটা করতে পারে একটু আগে ডক্টর জাকির আল্লাহর যে সংজ্ঞা দিলেন সেই একই কথা বলে গেছেন মহর্ষি পাতাঞ্জলি আসলে ঈশ্বর কে কায়া ক্লেশা যার ভিতরে কোনো রকম ক্লেশ নেই যন্ত্রণা নেই সমস্যা নেই যার কোনো আকার নেই হৃদয় সে সচেতনতাই হলেন ঈশ্বর মহর্ষি পাতাঞ্জলি যোগসূত্রে এ কথাই বলেছেন তিনি আরো বলেছেন যে ইয়ামা যার অর্থ অহিংসা তিনি বলেছেন শান্তির কথা সত্যিয়া অর্থাৎ সত্যি আস্থে অর্থাৎ কারো কাছ থেকে কিছু চুরি করো না ব্রহ্মচারিয়া একগুয়েমি অপরিগ্রহ অর্থাৎ কাউকে কখনো লজ্জিত করা যাবে না আর এই ইয়ামা নিয়ামা প্রাণায়ামা প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি এই আট প্রত্যঙ্গের কথাই যোগসূত্রে বলে গেছেন মহর্ষি পাতাঞ্জলি আর এতে করে অনেক উপকার হবে আমাদের পৃথিবীর সব মানুষেরই দেখেন আপনার নিঃশ্বাসের ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করে শরীরকে ভালো করতে পারেন আপনি আপনার মনকে ভালো করতে পারেন আপনার মনের সব নেতিবাচক ধারণা দূর হয়ে যায় আপনি যখন প্রার্থনায় বসেন নামাজে বসেন আপনার মন সব জায়গায় ঘুরে বেড়ায় কিন্তু যদি আপনার নিঃশ্বাসের দিকে মনোযোগ দেন আপনার মন তখন পথ খুঁজে পায় ফলে আপনি থাকবেন একবারে খাঁটি বন্ধুর মতো পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ এইসব ব্রিদিং টেকনিক আর ব্যায়াম শিখেছে যদিও এটা অনেক অনেক প্রাচীন জ্ঞান আর এই ব্যায়াম ও টেকনিক তখনই শেখানো হতো যখন শিক্ষার্থী আসলে মনোযোগী আর বুদ্ধিমান হতো এটা ভালোভাবে বোঝার জন্য আমার ধারণা এটা এতই উপকারী জ্ঞান যে পৃথিবীর সব মানুষের কাছে এটা পৌঁছানো উচিত আর প্রত্যেক মানুষই এটা দিয়ে উপকৃত হবে তাদের ধর্ম যাই হোক না কেন আমি পৃথিবীর সামনে প্রণায়াম আর যোগের দরজা খুলে দিয়েছি বলেছি এটা কোনো ব্যাপার নয় আপনার বিশ্বাস নিয়ে কথা বলছি না আমি কথা বলছি আপনার নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস আর আবেগের মধ্যে সম্পর্ক আছে নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করলে দেখবেন মন শান্ত অচঞ্চল হয়ে যাবে এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে অনেক বৈজ্ঞানিক গবেষণাও হয়েছে All India medical institute NIMHANS অনেক রিসার্চ করছে আমরা যখন গেলাম ইরাকে দেখলাম হাজার হাজার নারী আর শিশু প্রচণ্ড কষ্ট পাচ্ছে তারা রাতে ঘুমোতে পারছে না আর ডাক্তার সাহেবরা তাদের ওষুধ হিসেবে দিচ্ছে স্টেরয়েড আর প্রোজাক যাতে তারা রাতে ঘুমোতে পারে আমরা তাদেরকে অতি সহজ নিঃশ্বাসের ব্যায়াম শিখিয়ে দিলাম ফলশ্রুতিতে দ্বিতীয় দিনের মধ্যেই বেশিরভাগ রোগী এই সমস্যা কাটিয়ে উঠল অনেক মানুষই ছিল তারা বলছে আমরা ভালোভাবে ঘুমোতে পারছি না আমাদের আতঙ্ককে দূর করতে পারছি না এরপর কাশ্মীরও একই ঘটনা ঘটেছে পাকিস্তানও একই ফলাফল তাহলে যদি পৃথিবীর কোনো ধর্মের মধ্যে ভালো আর জ্ঞানের কিছু থেকে থাকে আমরা কেন সেটা গ্রহণ করব না আমরা উগ্রপন্থী হয়ে বলবো না এটা আমার ধর্ম না এটা তোমার ধর্ম না না ভালো জ্ঞান ইউনিয়নের কথা আমরা বলতে পারি এটার উৎপত্তির সাথে ইসলামের যোগসূত্র আছে আমরা বোধহয় সে কথা জানি ইউনানি ওষুধ সবার জন্যই ভালো একইভাবে চাইনিজ ওষুধ আকুপাংচার আর আকুপ্রেশার সব মানুষের জন্যই ভালো তাহলে আমরা যদি পৃথিবীর যে কোনো জায়গার খাবার খেতে পারি পৃথিবীর যে কোনো দেশের প্রযুক্তি নিতে পারি পৃথিবীর যে কোনো দেশের গাড়িতে চড়তে পারি পৃথিবীর যে কোনো মিউজিক শুনতে পারি তাহলে কেন আমরা জ্ঞানটাকে গ্রহণ করতে পারি না ঈশ্বর মানেই হচ্ছে ভালোবাসা আস্তি ভাতি প্রীতি আসুন আমাদের মধ্যে আমরা সাদৃশটা খুঁজে বের করার চেষ্টা করি আর পার্থক্যটা নিরূপণ করি এই কাজ করার জন্য আমাদের একই ধর্মাবলম্বী হবার কোনো প্রয়োজন নেই আমরা আলাদা থেকেই এ কাজ স্বাচ্ছন্দ্যে করতে পারি আমরা একে অন্যকে শ্রদ্ধা করব এটাই এখন থেকে আমাদের মূল নীতি হোক আর মানুষকে অহিংসার বাণী শেখানোর কোনো বিকল্প নেই আমার জানা মতে হিংসাত্মক কাজকে কোনো ধর্মে অনুমোদন দেয়নি কোনো ধর্মগ্রন্থই হিংসাত্মক কাজের অনুমতি দেয় না আর আমাদেরকে অহিংসার পথেই চলতে হবে আপনাদের কি ধারণা বলুন আপনারা কি একমত হচ্ছেন আচ্ছা আমার সময় কি শেষ হয়েছে নাকি আরো সময় বাকি আছে আসলে আমি এত বেশি কথা বলি না আপনাদের কাছে এসে অনেক বেশি বলে ফেললাম আমার তাহলে এখনো তেত্রিশ মিনিট বাকি আছে <laughs> <laughs> প্রাণ খুলে হাসতে শিখুন আসুন আরো বেশি বেশি হাসি সেই সাথে আমরা ক্রোধকে দুষ্প্রাপ্য করে তুলি আমরা সবাই খুব সহজেই রেগে যাই আর সেই সাথে হাসিও খুবই কম আমাদের এই অভ্যাসটা বদলাতে হবে বেশি বেশি করে হাসুন আপনার ক্রোধকে একেবারে দুষ্প্রাপ্য করে ফেলুন ক্রোধ আসবে মাঝে মধ্যে দুই একবার আপনি বলতে পারেন যখন দেখবো অন্যায় হচ্ছে তখনই আমি রেগে যাব ঠিক আছে কিন্তু মনের মধ্যে শুধু ক্রোধটাই রাখবেন না সুবিচারে কথা বলে আমরা সবাই যদি রেগে যাই তখন কি হয় জানেন আমরা বিচার বুদ্ধি সব কিছু হারিয়ে ফেলি আমাদের মানসিক অবস্থা ঠিক করে আমাদের দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ আর প্রকাশের ভঙ্গি আপনি মানসিকভাবে ক্লান্ত থাকলে দৃষ্টিভঙ্গি আলাদা রকম হবে যদি সংকীর্ণ মনের হন দৃষ্টিভঙ্গিটা ভুল হয়ে যেতে পারে এমনকি কেউ শুভেচ্ছা জানালেও আপনি মনে করবেন যে সে আপনার শত্রু সেজন্য সবার আগে আপনাকে দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে আর তাই সবচেয়ে খারাপ অপরাধীও অন্তরের দিক থেকে একজন সুন্দর মানুষ হতে পারে অপরাধীকে ঘৃণা করবেন না আমরা যাদের অপরাধী বলে ডাকি এমন একজনের সাথে কথা বলেন মনের ভিতর থেকে সে খুব ভালো মানুষ অনেক দিন ধরে মানসিক ক্লান্তি আর টেনশনের জন্য সে অপরাধ করেছে তাদের প্রতি সমবেদনা থাকতে হবে তাদেরকে আপন ভাবতে হবে তাদেরকে ভালোবাসতে হবে অপরাধকে ঘৃণা করুন অপরাধীকে নয় ঈশ্বরের মানে এমন কিছু না যে তিনি ওখানে কোথাও বসে আছেন আর আপনাকে বিভিন্ন বাণী দিচ্ছেন তিনি আসলে বিশ্বজগতের সব উপাদান সর্বম কলবিদম ব্রহ্মা এই বিশ্বজগতের সবকিছুই ব্রহ্মা সবকিছু ব্রহ্মাকে দিয়ে তৈরি সব ব্রহ্মা সর্বম খলু ইদম ব্রহ্ম সবকিছু এই বিশ্বজগতের সবকিছু অনু দিয়ে তৈরি তরঙ্গ দিয়ে তৈরি আর এই তরঙ্গের কোনো নাম নেই কোনো আকার নেই তারপরও তাকে অনেক নামে আর আকারে ডাকা হয়ে থাকে সৃষ্টিকর্তা মানে হচ্ছে বিশাল জ্ঞানের ভাণ্ডার আর এই অসাধারণ প্রাচীন জ্ঞানের জন্ম হয়েছে এই দেশে এই ভূখণ্ডে সময়কে হারিয়ে দিয়ে এই জ্ঞান এসেছে আর ইন্ডিয়ান হিসেবে আমরা খুবই গর্বিত যে আমরা বিভিন্ন জাতির মানুষ একসাথে বসবাস করতে পারি অনেক সুফি এই দেশে জন্মেছেন তারাও বলেছেন অবশ্য তাদের অনেক অত্যাচারও সহ্য করতে হয়েছে সৎপথের সন্ধান দিতে ইরান থেকে অনেক জ্ঞানীগুণী এদেশে এসেছেন আর এই দেশের মানুষ শ্রুতিদের সম্মান করে শুধু তাই নয় সম্মান করে ঋষি মহর্ষিদেরও সবাইকে শ্রদ্ধা করতে হবে সেজন্য বলেছি মাতৃদেব বাবা মায়ের মধ্যে স্বর্গ ও ভালোবাসাকে দেখো পিতৃদেব বাবা তোমার বাবার মধ্যে দেবতাকে দেখো আচার্য দেব মানসবর এখানে দেব মানে কি দেব মানে আমাদের ঈশ্বর নয় দেব মানে আলো মা আপনার জন্য আলো বাবা আপনার জন্য আলো তারা আপনাকে পৃথিবীর প্রথম আলো দেখিয়েছেন তাই একজন পদার্থবিদ বেদান্তের সব কথা একমত হবেন হতেই হবে আসলে তারা করেছেন আর তারা অনেক কাজ করছেন ফিজিক্স আর বেদান্ত নিয়ে ডক্টর জাকির নায়ক যত বেশি জানেন আমি আসলে অতটা জানি না আমি শুধু এই জানি যে हम तो ढाई अक्षर के अक्षर वाले हैं सबको गले लगाते कुछ मान के चलो कुछ जान के चलो प्रेम से सबको गलाए लगाते चलो प्रेम को सब प्रेम से सबको गले लगाते चलो जीवन का ये हम सूत्र बना लें আসুন এখন থেকে এটাই আমাদের মূল নীতি হোক আমরা কিছুটা বোঝার চেষ্টা করি আপনি বিশেষ সবকিছু বুঝতে পারবেন না সবকিছু পড়ে শেষ করতে পারবেন না আসুন আমরা কিছুটা বোঝার চেষ্টা করি আসুন বিশ্বাস যাই হোক না কেন আমরা যা বিশ্বাস করি সেটা ঠিকই থাকবে আসুন আমরা সবাইকে ভালোবাসি একে অন্যকে ভালোবাসি আসুন এইভাবেই আমরা বেঁচে থাকি সংঘচ্ছদ্বম জানতা ঋগ্বেদের একেবারে শেষে বর্ণিত আছে আসুন একসাথে হাঁটি আসুন আমরা একত্রিত হই এটুকু বলেই আমি আমার কথা শেষ করব। এক ঘন্টা ধরে আর কি বলবো বুঝতে পারছি না তবে মনে হয় আমার যা বলার ছিল সবই বলে ফেলেছি <laughs> চমৎকার এখানে এসে খুব ভালো লাগলো ধন্যবাদ সবাইকে এখন মঞ্চে আসছেন ডক্টর জাকির নায়েক শ্রী শ্রী রবিশঙ্করজির কথার উত্তরে এখন তিনি শ্রোতাদের সামনে বলবেন আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কল্যাণের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তি সন্ধান চাই কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রবাহ আলমিন মামুনুল মানবতার উপরে স্থান করলেন মানব মুক্তির ত্রাতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মণিমুক্তা সুহাইব বিন সিনান আর রুমি রাজিয়াল্লাহু আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তির ব্যাপারটা অদ্ভুত মুমিনের প্রতিটি কাজই তার জন্য মঙ্গলময় এটা একমাত্র মুমিনেরই বৈশিষ্ট্য তার সচ্ছলতা অর্জিত হলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে তা তার জন্য কল্যাণকর তার উপর কোনো বিপদ নেমে এলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর সেহী মুসলিম চতুর্থ খণ্ড বকুল জাল হক الباطل বাতিল ইন্নাল বাতিল اشرح হুকা রব্বিশ ويسر সাদরি امري واحلل عقدة من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় শ্রী শ্রী রবিশঙ্কর এছাড়াও আমার শ্রদ্ধেয় গুরুজন এবং ভাই বোনেরা আবারও আপনাদের ইসলামী নিয়মের শুভেচ্ছা জানাই আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতহু সবার উপর আল্লাহর সুখ শান্তি এবং দয়া বর্ষিত হোক ইসলামী শুভেচ্ছা বলে শান্তির কথা আজকের আলোচনার বিষয় হল হিন্দু ধর্ম ও ইসলামে ঈশ্বরের ধারণা পবিত্র ধর্মগ্রন্থের আলোকে যেহেতু আমি এসেছি রবিশঙ্করজির উত্তর দিতে তাই আমি বলি ইসলামী শুভেচ্ছা বলে শান্তির কথা ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে যার অর্থ হলো শান্তি এটা সব মুসলমানের কর্তব্য সব মানুষেরই কর্তব্য পৃথিবীতে শান্তি ছড়িয়ে দেয়া যে এটা করে না সে মুসলমান নয় শ্রী শ্রী রবিশঙ্কর ঠিকই বলেছেন যে সবাইকে ভালোবাসো আমিও শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি আমি তাকে ভালোবাসি ওনার যে কথাগুলোর সাথে আমি একমত সেগুলোর জন্য আমাকে ভালোবাসা ছাড়া তো কোনো উপায় নেই <laughs> একদম ঠিক তবে অন্য উপায় থাকলেও আমি আপনাকে ভালোই বাসতাম আপনি আপনার বক্তৃতায় ঠিকই বলেছিলেন যে উভয়ের মধ্যে সাদৃশ্যগুলিতে আমাদের একমত হওয়া উচিত আমি যেমন আমার বক্তৃতায় বলেছিলাম আমাদের এবং তোমাদের ভেতরে সাদৃশ্যগুলো লক্ষ্য করো প্রথম সাদৃশ্য কি তাই আজ আমরা এখানে এসেছি এই সাদৃশ্যগুলোর জন্যই তবে আজকে আমরা একটি বিশেষ সাদৃশ্য নিয়ে কথা বলছি সেটা হলো আল্লাহ না যে আমরা একজন সর্বশক্তিমানের ইবাদত করি তাহলে আসুন আমরা প্রথমে এই সাদৃশ্যগুলো মেনে নেই পবিত্র ধর্মগ্রন্থগুলোর উপর ভিত্তি করে আর শ্রী শ্রী রবিশঙ্কর ঠিকই বলেছেন যে আমাদের মধ্যে অমিল থাকলেও আমরা হাত মেলাই তাই যদিও আমি একমত না শ্রী শ্রী রবিশঙ্করের সব কথার সাথে তারপরও আমি এখানে এসেছি কারণ আমি তাকে ভালোবাসি আর কারণ আমাদের ভেতরের সাদৃশ্যগুলোর ব্যাপারে আমি একমত কিন্তু আমরা যখন কাউকে ভালোবাসি বলা হয়ে থাকে যে বাবা দয়ালু হওয়ার জন্যই নিষ্ঠুর হয় কখনো কখনো মানুষকে শুধরে দিতে হয় কারণ আমি তাকে ভালোবাসি চিন্তা করেন একটা শিশু কোনো কথা বলল যেটা ভুল সে একটা বিল্ডিং থেকে লাভ দিতে যাচ্ছে দশতলা থেকে আমি বলতে পারি না তোমাকে ভালোবাসি এগিয়ে যাও কারণ আমি তাকে ভালোবাসি যেহেতু আমি ভালোবাসি আমি তাকে থামাবো আর যেহেতু আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি অনেক বেশি এটা আমার আকাঙ্ক্ষা যে তার আন্তরিকতায় কোনো সন্দেহ নেই তার উদ্দেশ্য হলো হিন্দু আর মুসলমানদের একত্রিত করা কিন্তু যারা আমার মতো খোলা মনের না তারা গুরুজির কথা ধরতে পারেন তাই যেহেতু আমি গুরুজিকে ভালোবাসি শ্রী শ্রী রবিশঙ্কর সেজন্যই আমি এই পয়েন্টগুলোর কথা বললাম আর আমি জানি যে তিনি আমার কথা ভালোভাবেই নিয়েছেন তিনি রেগে যাননি কারণ আমি তাকে ভালোবাসি আমিও ভালোবাসি শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন কে বলে যে খোদাকে দেখা যায় না দিওয়ানাকে প্রশ্ন করো খোদাকে সব জায়গায় দেখা যায় আল্লাহ পবিত্র কোরআনে সুরা ফুসিলাতের তিপান্ন নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে سنوريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق আমি আমার নিদর্শনাবলী ব্যক্ত করিব বিশ্বজগৎ এবং উহাদের নিজেদের মধ্যে যাহাতে উহাদের নিকট সুস্পষ্ট হয় উহাই সত্য আল্লাহ বলেছেন তিনি তার নিদর্শনাবলী দেখাবেন আমরা যখন তারা দেখি আমাদের সৃষ্টিকর্তার কথা মনে পড়ে যায় তিনিই সৃষ্টিকর্তা যখন আমরা সূর্য দেখি আমাদের তার কথা মনে পড়ে যখন আমরা চাঁদ দেখি আমরা তার কথা মনে করি তাই দিওয়ানা নয় আল্লাহ বলেছেন আল্লাহ পবিত্র করণে বলেছেন প্রত্যেকটি মানব সন্তান তারা এগুলো দেখবে তিনি তার নিদর্শন দেখাবেন শুধু দিওয়ানা নয় প্রত্যেকটি মানব সন্তানের কাছে আল্লাহ কথা দিয়েছেন তিনি তাদেরকে নিদর্শন দেখাবেন একেবারে সুদূর আকাশ পর্যন্ত তাদের কাছে যতক্ষণ পরিষ্কার না হয় যে এটাই সত্য তাই এগুলো হলো সর্বশক্তিমান স্রষ্টার নিদর্শন কিন্তু এগুলো সৃষ্টিকর্তা নয় তাই দিওয়ানা আল্লাহকে দেখে তার মানে এই না যে নিদর্শনগুলি দেখে সে বলতে পারে না যে তারা অথবা চাঁদ আল্লাহর প্রতীক যেটা শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন কিন্তু ইসলাম ধর্মে আমরা জানি যে সূর্য প্রচণ্ড তাপ বিকিরণ করে বাস করার অনুপযোগী তিনি তার বই লিখেছেন চাঁদ এবং তারা একজন মানুষকে শান্তির কথা মনে করিয়ে দেয় তাই এটা একটা প্রতীক ইসলাম ধর্ম আল্লাহর প্রতীক চাঁদ এবং তারা কখনোই আল্লাহর প্রতীক ছিল না এটা হলো পাকিস্তানের প্রতীক এখানে যে ফ্ল্যাগটা আছে এটা ইসলামের ফ্ল্যাগ না এটা হলো পাকিস্তানের ফ্ল্যাগ এবং যেহেতু আমি গুরুজিকে অনেক ভালোবাসি আল্লাহ পবিত্র কোরণে সুরা ফসিলাতের সাঁত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে তাহার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রজনী এবং দিবস সূর্য এবং চন্দ্র কিন্তু তোমরা চন্দ্র সূর্যকে সিজদা করিও না সিজদা করো আল্লাহকে যিনি এগুলো সৃষ্টি করিয়াছেন যখন আল্লাহ তালার নিদর্শনগুলির কথা বলা হচ্ছে পবিত্র কোরআন অনুযায়ী সূর্য আল্লাহ নিদর্শন এমনকি চাঁদও তারা কথা বলা হয়নি তবে আমরা ভালোবাসবো সৃষ্টিকর্তাকে তার সৃষ্টিকে নয় ইবাদত করব সৃষ্টিকর্তার তার সৃষ্টির নয় শ্রী শ্রী রবিশঙ্কর ঠিকই বলেছেন যে আমরা মূর্তি পূজারীদের নিন্দা করব না আমি তার সঙ্গে একমত আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আমার কথা শেষ করব পবিত্র কোরণে সুরা আল আনামের একশো আট নম্বর আয়াতে উল্লেখ আছে যে নিন্দা করিও না গালি দিও না আল্লাহকে ছাড়া জাহাদিগকে তাহারা ডাকে কেননা অজ্ঞানবশত তাহারাই নিন্দা করিবে গালি দিবে আল্লাহ সোহানো তালাকে আমি তার সঙ্গে একমত কিন্তু শ্রী শ্রী রবিশঙ্কর আরও বলেছেন যখন তারা জ্ঞানের জন্য আসবে তাদের জ্ঞান দিও উদাহরণস্বরূপ যদি কেউ বলে দুই যোগ দুই সমান তিন দুই যোগ দুই সমান চার দুই যোগ দুই সমান পাঁচ আমি বলতে পারি না যে সবগুলো ঠিক কারণ আমি তোমাকে ভালোবাসি বরং আমি বলবো আমি তোমাকে ভালোবাসি এই কারণেই বলছি দুই যোগ দুই সমান চার এটাই ঠিক বাকি সবগুলো ভুল কেউ হয়তো এখানে সুযোগ নিয়ে বলতে পারে এই নাও দুই টাকা এই যে এক টাকা এবার আমাকে চার টাকা দাও এই নাও দুই লক্ষ টাকা এই যে আরো এক লক্ষ টাকা এবার আমাকে চার লক্ষ টাকা দাও আমি তাকে শুধরে দেবো কারণ আমি তাকে ভালোবাসি আমি তাকে পছন্দ করি আর আমার কথা শুরুতে বলেছিলাম পবিত্র কোরআনে সুরা আল ইসরার একাশি নম্বর আয়াতে উল্লেখ আছে যে যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে মিথ্যা বিলুপ্ত হইয়াছে কারণ মিথ্যা তো বিলুপ্ত হইবার জন্যই শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন হাসিকে সহজলভ্য করবেন না ক্রোধকে দুষ্প্রাপ্য করুন আমি বলি হাসিকে ফ্রি করে দিন হাসিকে একদম ফ্রি করে দিন আমরা ভালোবাসব প্রত্যেক মানুষকে তাদের সাথে হাসি মুখে কথা বলবো তবে একই সাথে যেহেতু তাদের ভালোবাসি যেহেতু তারা আমাদের আপন যেহেতু আমরা একে অন্যের ভাই একই সৃষ্টিকর্তায় আমাদের স্রষ্টা এই কারণেই যদি কেউ কোনো ভুল করে থাকে আমরা তার নিন্দা করব না তাকে ঠাট্টা করব না তবে শুধরে দেব যদি আমার কোনো সন্তান ভুল করে আমি তাকে বলবো না যেহেতু আমি তাকে ভালোবাসি এই ভুল কাজে বাধা দেব না যেহেতু আমি তাকে ভালোবাসি আমি তাকে শুধরে দেব যাতে করে সে বুঝতে পারে কোনটা ঠিক এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন যে যুক্তির উপর নির্ভর করবেন না কিন্তু আমি দেখেছি তিনি অনেক যুক্তিবাদী মানুষ একজন ড্রাইভারের উদাহরণ দিয়েছেন এছাড়াও তিনি আরও উদাহরণ দিয়েছেন সেগুলো যুক্তি এজন্য কোরআন বলে যে এই তাদের জন্য যারা বুঝতে পারে আধ্যাত্মিকতার একটি দাবি হলো বিশ্বাসযোগ্যতা এমনকি আমার মতো যুক্তিও দাবি করে এটাই আলাদা করে যে কোনটা ঠিক আর কোনটা ভুল সময় যেহেতু কম তাই আমি সব কথা বলতে পারবো না তবে শ্রী শ্রী রবিশঙ্কর অনেক ভালো কথা বলেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই আমি তাকে বলতে চাই যে তিনি হয়তো বইটা পড়েছেন আগে পবিত্রকরণের অনুবাদ আমি তাকে আবারও পড়তে অনুরোধ করব এই বই এই অনুবাদটা হলো নিজের বাণী আল্লাহ সুবান তালার সর্বশক্তিমান স্রষ্টার পবিত্র কোরআন আমি আর দুই মিনিট কথা বলবো এই বই এই পবিত্র কোরআন আমাদের সৃষ্টিকর্তার বাণী আর আজকের বিষয় হলো ঈশ্বরের ধারণা ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে সেজন্য আমি আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক কথাই বলছি আর ধর্মগ্রন্থগুলির কথা বলছি কারণ আমি যা বলছি সেটা শোনার জন্য আপনারা এখানে আসেননি শ্রী শ্রী রবিশঙ্কর যা বলেন অথবা অন্য কেউ যা বলেন সেটা শোনার জন্য আপনারা এখানে আসেননি আপনারা শুনতে এসেছেন ঈশ্বরের ধারণা সম্পর্কে ধর্মগ্রন্থ অনুযায়ী আমি এখানে কথা বলবো পবিত্র ধর্মগ্রন্থ অনুযায়ী সেজন্যই আপনারা এসেছেন আর এই বই পবিত্র কোরআন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব আমি বলবো জীবন দর্শনের উপরে সবচেয়ে সেরা বই এ কথা ধর্মগ্রন্থেই উল্লেখ করা আছে আমন্ত্রণ জানাচ্ছি শ্রী শ্রী রবিশঙ্করকে কারণ তাকে ভালোবাসি তাকে আমন্ত্রণ জানাই আর্ট অব লিভিংয়ের এই ক্লাবে আমরা এক কোটি তিরিশ লক্ষ মুসলমান আছি আমন্ত্রণ জানাই কারণ তাকে ভালোবাসি আর্ট অব লিভিংয়ের এই ক্লাবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমি আমার কথা এখনই শেষ করব পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইসলাম যে একমাত্র দিন একমাত্র ধর্ম একমাত্র জীবন ধারণের উপায় একমাত্র আর্ট অফ লিভিং যা গ্রহণযোগ্য সর্বশক্তিমান স্রষ্টার কাছে সেটা হলো শান্তি অর্জন করা আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিয়ে আখেরি দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী এখন মঞ্চে আসবেন শ্রী শ্রী রবি শঙ্করজি আগে ঠিক করা ছিল না তবে সভাপতি হিসাবে আমি ঠিক করেছি যে উনিও ডক্টর জাকির নায়কের বক্তৃতার উত্তরে কথা বলবেন আরও তিন মিনিট সময় আপনারা জানেন আজকের এই বিশৃঙ্খলাময় পৃথিবীতে আমরা মাঝে মধ্যে অন্য মানুষের উপকার করতে গিয়ে আসলে তাদের ক্ষতি করে ফেলি আমরা প্রায় ভাবি যে আমরাই ঠিক পথে আছি তাই অন্যদেরকেও আমাদের পথে নিয়ে আসার চেষ্টা করি আমার মনে হয় আমাদের এটা করা উচিত নয় শুধুমাত্র তখন আমরা একসাথে শান্তিতে থাকতে পারব আপনি যুক্তি দিয়ে বলতে পারেন যে সন্তান উপর থেকে লাভ দিয়ে পড়ছে এখন সন্তান চায় না যে বাবা তার সব ব্যাপারে নাক গলাক আসলে বাবা বলতে আপনি কাকে বোঝাচ্ছেন আবার সন্তান বলতে কাকে বোঝাচ্ছেন আমরা এসব কুতর্ক করব না বিভিন্ন যুক্তি দেব না বলবো না যে একমাত্র আমরাই ঠিক প্লিজ আমাদের এমনটা করা উচিত নয় আমরা প্রায় সমালোচনা করি অন্য মানুষের বিশ্বাস নিয়ে তাদের ধর্ম নিয়ে কেননা সবাই মনে করে যে আমরাই ঠিক আর আমাদের অধিকার আছে এই পৃথিবীকে বদলানোর আসুন আমরা আগে নিজেকেই বদলে ফেলি আসুন আগে সবাইকে ভালোবাসি আসুন আমরা অনুভব করি স্বর্গের সুখকে আসুন আমরা শর্তহীনভাবে ভালোবাসি একবার একটা কনফারেন্স হয়েছিল ডাক্তারদের ব্যথাকে এই নিয়ে কথা হচ্ছিল আর সবাই এই ব্যাপারটা নিয়ে খুব তর্ক বিতর্ক করছিল তখন ওখানে একজন বয়স্ক লোক একটা বেত নিয়ে আসলেন এবং সবাইকে আঘাত করলেন এখন বুঝলেন তো ব্যথাটা কি আপনাকে আগে ব্যথা অনুভব করতে হবে তা না হলে আপনি ব্যথা সম্পর্কে যত কথাই বলেন না কেন সেটা মূল্যহীন হয়ে পড়বে ব্যথা অনুভব করা কিন্তু আলাদা আসল কথা হলো ব্যথাকে অনুভব করতে হবে একইভাবে আধ্যাত্মিকতা হচ্ছে একজন মানুষের সম্পূর্ণ নিজের ব্যাপার অন্য মানুষের কথায় আধ্যাত্মিকতা অর্জন করা যায় না আমি দুঃখিত যে আমি ভগবান রজনীশকে নিয়ে কিছু কথা বলছি তাকে নিয়ে এই দেশে অনেক কথা হয়েছে আমি বলবো যে একজন রজনীশ তার কিছু নিজস্ব দর্শন থাকতেই পারে তবে এতে প্রলুব্ধ হবেন না কারণ এমন দু একটি খারাপ দৃষ্টান্ত পৃথিবীর সব ধর্মে পাওয়া যায় এদেরকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে কখনোই কারো ধর্মকে ছোট করবেন না এটা আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ হোক সেটা জৈন ধর্ম বা হোক শিখ ধর্ম শিখ ধর্মের লোকেরা বলবে তাদের গ্রন্থই হচ্ছে সর্বশেষ গ্রন্থ বাহাই ধর্মের লোক বলবে তাদের ধর্মগ্রন্থ সরাসরি ঈশ্বরের কাছ থেকে এসেছে আর এটা ঈশ্বরের চূড়ান্ত বাণী তাহলে এই পার্থক্যটা সব জায়গাতেই আছে আমরা তাতে শ্রদ্ধা করব আমরা ভালোবাসব একেবারে অন্তর দিয়ে মুখের কথায় নয় মাঝে মধ্যে আমরা বলি আমি আপনাদের খুব ভালোবাসি এটা কিন্তু আমাদের শুধু মুখের কথা অন্তরের কথা এটা নয় কোনো মতামত দেবেন না প্লিজ আমরা কোনো নিজস্ব মতামত দেব না তবে আমরা ভালোবাসবো পুরো মানব জাতিকে আসুন আমরা ভালোবাসি আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি যে আমরা এখন থেকে অনুসরণ করব অহিংসার পথ কোনো ভায়োলেন্স চলবে না যদি সন্তান লাভ দিয়ে পড়তে চায় আপনি সেখানে তাকে যেভাবে সাহায্য করতে পারেন সাহায্য করুন কিন্তু খেয়াল রাখবেন আপনি যেন সন্তানের ঘাড়ির উপর না পড়েন তাহলে সন্তান মারা যাবে আপনার উদ্দেশ্যে সন্তানকে রক্ষা করা তাকে হত্যা করা নয় কিন্তু আপনি যদি পড়ে যান আপনার সন্তানের উপর আপনার সন্তান কিন্তু মারা যাবে আসুন চেষ্টা করে দেখি আমরা সবাই মিলে পুরো পৃথিবীতে একটা পরিবার হিসেবে শান্তিতে বসবাস করতে পারি কি না ওম শান্তি শান্তি শান্তি এবার শুরু হচ্ছে আপনাদের প্রশ্ন এবং উত্তর পর্ব যেখানে শ্রোতারা অংশগ্রহণ করবেন আপনি কি এই এক ঈশ্বরের ব্যাপারে একমত কোরআন এবং বেদ অনুযায়ী নাকি না সেখানে ভিন্ন কোনো মত থাকতে পারে না এখানে শ্রী শ্রী রবিশঙ্করের উদ্দেশ্য কিন্তু সৎ ছিল আমার মতে তিনি চেয়েছিলেন হিন্দু ও মুসলমানদের একত্রিত করতে বইটা পড়তে যেয়ে আমি দেখলাম যে বইটা বেশ বিভ্রান্তিকর কখনো এটা বলছে কখনো ওটা আমি আপনাদের আগেও বলেছি যে এই বইটা দিয়ে আমাকে চূড়ান্তভাবে বিচার করবেন না তিনি বলছেন যে বইটা দ্বিতীয়বার ছাপাননি খুবই ভালো কথা এজন্য তাকে ধন্যবাদ জানাই তার মতে রমজান শব্দটা সংস্কৃত ভাষা থেকে এসেছে যার অর্থ উপাসনা করার মাস এটা যেটাই আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে একমত না হাজরে আসোয়াদ কালো পাথর এই শব্দটার মূল সঙ্গে আসোয়াতা যার অর্থ গাঢ় রঙের পাথর বা শিবলিঙ্গ এটা তো আমি একমত না তিনি ভালোবাসার সম্পর্কে বলেছেন অন্যদের না বদলানোর কথা বলেছেন তিনি এই পৃথিবীর সবাইকে ভালোবাসার সময় যুক্তি ব্যবহারে নিষেধ করেছেন আপনাকে ধন্যবাদ আমি কখনো যুক্তি ব্যবহারে নিষেধ করিনি প্লিজ আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না এটাই একমাত্র রেফারেন্স যেটা আপনি এই বইয়ে উল্লেখ করেছেন এটা একদম খাঁটি এটা পুরোপুরি ঠিক আমি আপনার প্রশ্নের উত্তরে বলছি যে আমি কখনোই যুক্তির বিরুদ্ধে অবস্থান করছি না আমি আপনাকে অযৌক্তিক হতে বলছি না তিনি আসবেন তার সঙ্গী সাথীদের নিয়ে অর্থাৎ সাহাবাগণ এবং তার নাম হবে মোহাম্মদ আর রাজা ভোজ এই ব্যক্তিকে স্বাগত জানাবেন সম্মানের সাথে এবং বলবেন ও মানব জাতির গর্ব ও আরবের অধিবাসী সংস্কৃত শব্দটা হলো মরস্থাল সেই ব্যক্তি আসবেন বালির স্থান থেকে একটি মরুভূমি থেকে এবং তিনি এক বিশাল কাহিনী তৈরি করবেন শয়তানকে ধ্বংস করে মহানবী মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের কথা কি হিন্দু ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে যজুর্বেদ বিশ অধ্যায়ের সাঁত্রিশ যজুর্বেদ বিশ সাতান্ন অনুচ্ছেদে যজুর্বেদ একুশ অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদ একুশ অধ্যায়ের পঞ্চান্ন অনুচ্ছেদে যজুর্বেদ আঠাশ অধ্যায়ের দুই অনুচ্ছেদে যজুর্বেদ আঠাশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে যজুর্বেদ আঠাশ অধ্যায়ের বিয়াল্লিশ অনুচ্ছেদে এছাড়া আরও অনেক অনেক জায়গায় রয়েছে কোনো মুসলমান যদি শুধু নিরামিষ খাবার খায় তারপরে সে খাঁটি মুসলিম হতে পারে না আমি এমন কথা বলছি না তাহলে কৃষ্ণ কেন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে সে যেন তার নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি আরো বলবো এই হত্যাকারীকে বেশি শাস্তি দিন একটা একটা মাসুমকে মেরেছে একজন নিষ্পাপকে মেরেছে শুক্লাম বরদরম বিষ্ণম শশিবর্ণম চতুর্ভুজম প্রসন্নবদনম ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে আপনাদেরকে এটা শুরু করতে হবে যাতে করে ইসলাম সম্পর্কে মানুষের ধারণা পাল্টায় আর আমার ধারণা এটাই প্রথম পদক্ষেপ আজ যেমন আমরা হিন্দু মুসলমান একত্রিত হয়েছি এভাবে আমরা আবারও একত্রিত হব আর পৃথিবীকে দেখিয়ে দেব যে আমরা শান্তি ভালোবাসি একে অপরকে শ্রদ্ধা করি এবং অন্যের ধর্মকে শ্রদ্ধা করি কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRF I Al Rayan bank quadrant code আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one H short code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two LO YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে ওঠে আল কোরআনের জ্ঞানের জন্নাধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান وانتشت روحي وصار الدمع يجري يا إلهي জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়